Mm-hmm. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین ومن تبعہم بحسان الى یوم الدین اما بعد فقد قال قال المؤلف رحمہ اللہ اللہ اللہ اللہ تعالی تعالی وعن الحسن بن رضی عنہما رسول صلی علیہ وسلم کلمات اقولهن فی قنوت وبرکاتہ اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما اعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل وانه لا يذل من واليت تباركت ربنا وتعاليت رواه الخمسه وزاد الطبراني والبيهقي ولا يعز من عاديت আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের হৃদায়ত দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন দিন দুনিয়ার আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া সালাত এবং সালাম নাজল হুকিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে তা শিখিয়ে দেওয়ার জন্যই এই পৃথিবীতে নবী রসুল হয়ে আগমন করেছিলেন আমাদের দর্শের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের সালাদ সম্পর্কীয় হাদিসগুলির ব্যাখ্যা আমাদের এই ধারাবাহিক এই জুমার দিনের আলোচনায় আমরা পৌঁছেছিলাম গত সপ্তাহে কনুত পর্যন্ত নামাজে কনুত করা আর কনুত সম্পর্কে বেশ কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটি বিষয় আমরা জানতে পেরেছি যে হনুত যেমন বেতরের সলাতে আছে যেটাকে বেতরের কুনুত আমরা বলে থাকি কুনুতুল যেটা আপনাদের সকলের জানা ঠিক তেমনি প্রয়োজনে যখন মুসলিম উম্মতের কারো ওপর বা কোনো এলাকার ওপর বিপদ আপদ আসবে বালা মুসিবত আসবে তখন মুসলিমদের হেফাজতের জন্য মমিন মমিনাথের হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা কাফের জালেমরা যদি জুলুম করে তো কাফের জালেমদের উপর দোয়া করা সেটা ফরজ নামাজে হতে পারে আর বিশেষ করে ফজরের নামাজে যদি বালা মুসিবত হালকা থাকে কাফের জালেমদের জুলম অত্যাচার থাকে কিন্তু এত বেশি সঙ্গীন নয় তাহলে ফজর নামাজি কোনত করা যথেষ্ট যেমন নবী করিম ইসলাম ফজর নামাজি করেছেন এক মাস ধরে আর যদি দেখা যায় যে জুলম অত্যাচার খুব বেশি বেড়ে গেছে তাহলে ফজর ছাড়া মাগরে বেশাতেও করতে পারেন জেহেরি নামাজগুলিতে কিছু আল্লামারা এই তিন নামাজ মানে জেহেরি নামাজগুলিতে মাগরে বেশা ফজরে সীমিত রেখেছেন বালা মুসিবতের সময় কোনতের নাজিলাকে তবে এর সাথে সীমিত রাখা সেই হাদিস সম্মত ঠিক নয় বরং এছাড়াও যদি প্রয়োজন হয় উম্মতে মুসলিমার ওপর বিপদ আপদ বেশি থাকে বা কাফের জালেমদের অত্যাচার বেড়ে যায় তাহলে জোহর আসরের সলাতে স্ত্রী নামাজে কোনুত করা যেতে পারে তাহলে খোলাসা হচ্ছে যে কোনুত হচ্ছে ভেতরের কোনুত কোনতুল ভিতর আর আর এক রকমের কোনুত হচ্ছে কোনতে নাজেলা যখন নাজেলা মানে কোনো কিছু নেমে আসা বালা মুসিবত বিপদ আবাদ নেমে আসা যখন বালা মুসিবত আসবে তখন ফরজ নামাজে যে কোনো ফরজ নামাজে কোনো করা যেতে পারে মমিনদের জন্য দোয়া করা আল্লাহ তাদের যেন হেফাজত করেন যেমন আজকাল মুসলিম উম্মাতের বালা মুসিবত রয়েছে বিশেষ করে সিরিয়ায় সাম দেশে বিশেষ করে বর্মায় ফিলিস্তিনে আরো বিভিন্ন দেশগুলিতে মুসলিম দেশে অমুসলিম দেশে যে জুল চার রয়েছে মুসলিম উম্মাতের উপর আল্লাহ ফাকবুল আলম তাদের জন্য হেফাজত করেন কোনোতে নাজলা আর কথা আর কোনোতে মিত্রের কথা এখানে আমাদের সামনে যে হাদিস রয়েছে সেই হাদিসে বেতরের কোনতের কথা উল্লেখ করা হয়েছে হাসান বিন আলী রদি আল্লাহ আনহমা থেকে বর্ণিত অর্থাৎ রাসুল্লাহ সাল্লামের জামাই আলী রদি আল্লাহ আনহ তার ছেলে হাসান নবী করিম সাল্লা সাল্লামের নাতি তিনি বর্ণনা করছেন আল্লাহ কাল তিনি বলছেন আল্লাহ মানি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কালিমাতিন আকুল হুন্না ফি কনুতুল ভিতরে আমাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বেশ কয়েকটি বাক্য শিখিয়েছেন কালিমাত কালিমা মানে শব্দ আসলে কালিমাত মানে কয়েকটি শব্দ শব্দ বলে বাক্য উদ্দেশ্য করা হয় এটা প্রত্যেক ভাষায় শব্দ বলে বাক্য উদ্দেশ্য করা হয় কালিমা মানে শব্দ তাই না আর বাক্যের আরবি হচ্ছে কালাম কালাম মানে হচ্ছে বাক্য বা জুমলা মানে বাক্য তো শব্দ বলে বাক্যকে উদ্দেশ্য করা হয় এটা প্রত্যেক ভাষায় আমরা বাংলায় বলি আপনার সাথে একটা কথা আছে বলি না একটা কথা একটা কথা বলে আমরা অনেক কথাই বলি তাহলে একটা কথা ওই শব্দের অর্থে কথাটা মানে শাব্দিক অর্থ কথা মানে শব্দই হইতে পারে একটা কথা কথা যেটা মুখ দিয়ে বেরোলো সেটাই কথা কিন্তু কথা একটা কথা বলে আমরা বেশ কিছু কথা বললাম হয় না হয় না ইংরেজি ভাষাতে একটা ওয়ার্ড একটা বাক্য ওয়ার্ডও বলা হয় আপনার সাথে একটা ওয়ার্ড শুধু আমার উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য হচ্ছে কোন একটা বিশেষ আলোচনা করা ক্যালেমা এই অর্থে বলা হয়েছে শুধু এই হাদিসও নাই বিভিন্ন হাদিসে ক্যালেমা বলে কালাম শব্দ বলে জুমলা বা বাক্যকে উদ্দেশ্য করা হয়েছে নবী করিম সাল্লামের প্রসিদ্ধ হাদিস সহি শেষ হাদিস ক্যালেমা তানে দুটি শব্দ আছে দুটি শব্দের কথা বলছেন নবী সাল্লাম খফিফাতান আলান জবানে উচ্চারণ করতে খুব হালকা তান এলা রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সাকিলাতান ফিল্মিজান আর আল্লাহ পাকে দাঁড়ি পাল্লাই খুব ভারী কি সুহান আল্লাহ অবহামদেহী সুবহান আল্লাহ কালিমা হলো না কালাম বাক্য হইল শব্দ হলো না বাক্য হইল বাক্য কিন্তু সুবহান আল্লাহ অবাহামদাইকি একটা কালেমা বলছে আর সুবহান আল্লাহ আজিম আর একটি কালিমা অথচ বাক্য এগুলি সেন্টেন্স এইরকমই কালিমা তৈবা লাহকে কালিমা তৈবা বলা হচ্ছে পবিত্র কালিমা পবিত্র শব্দ এটা শব্দ না বাক্য লাহ বাক্য তাহলে শব্দ বলে বা কালিমা বলে কালাম বা বাক্য উদ্দেশ্য করা এটা আরবি তো রয়েছে অন্যান্য ভাষায় রয়েছে বলছেন হাসান রাজি আল্লাহ যে আমাকে রসুল্লাহ কয়েকটি কালেমা শিখিয়েছেন আকুল হন্নাফি কনুতুল ভিতরে যা আমি বলবো মানে যেন বলি বেতরের কোনুতে তাহলে এগুলি নবী করিম সাল্লাহাম ভিতরের কোনোতে বলার জন্য হাসান রাজি আল্লাহ তালানোকে শিখেছেন হাসান রাজি আল্লাহ তালানো জন্ম হয়েছে দ্বিতীয় হিজড়ি অথবা তৃতীয় হিজড়ির শুরুতে তাহলে দ্বিতীয় হিজড়িতে যদি ইন্তেকাল হয় নবী করিম সাল্লাম যদি শেষ জামানাতেও শিখান তো তখন হাসানের বয়স কত ছিল হ্যাঁ কত একসময় আট বছর আট নয় নবী সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে তাহলে ছয় বছর সাত বছর আট বছরের বাচ্চাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বেতরের কনক শিখিয়েছেন হ্যাঁ আর সালাতে ইব্রাহিমে বরং বেতরের কনক যেটা যেটা তা তাহলে যেগুলি যেগুলি সেগুলি এর শিখিয়েছেন এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন কিভাবে শিখাবো কোন বয়সে শিখাবো যখন কচি অবস্থায় আছে তখন সবগুলি কবুল করবে আর দ্রুত কবুল করবে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তাহলে যখন থেকে মুখ খুলেছে তখন থেকে এই দোয়া সুরা গুলি শেখান নামাজদের শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলি পড়তে হবে দেখবেন যে একটা ছেলে সাত বছর বয়সে নামাজ আদায় করতে যাবে নিয়ে যান নির্দেশ দেন সাথে করে নিয়ে যান সেই সময় যেন তার নামাজের দোয়া সুরাগুলি মুখস্থ থাকে দু চার পাঁচটা সুরা মুখস্থ আছে আত্মাহাত মুখস্থ আছে তাসাহুদ সলাত ইব্রাহিমী দুরুদ মুখস্থ আছে দোয়াই মাসুরাজগুলি মুখস্থ আছে বেতরের কোন সাত আট বছর বয়সে মুখস্থ এইরকম জাতি করে হয় আর বয়স তিরিশ চল্লিশ হয়ে গেল বেতরের কোন মুখস্থ নেই তার আগে বহু লোকের দুরুদে মুখস্থ নেই অনেকের সুরা ফাতে হান আল্লাহ আমি পরিসংখ্যান আমার বলছি আমার বিভিন্ন জায়গায় ছোটখাটো যেগুলি আলোচনা থাকে দশ জন বা বিশ জন এগুলিতে পরীক্ষা করে দেখেছি আত্মাহাতের ক্ষেত্রে দরুদের ক্ষেত্রে আর সুরাফাতার ক্ষেত্রে সবগুলি পড়া রুকুন ফরজ দশ জনকে জিজ্ঞেস করলে খুব বেশি পারলে তিনজন পেরেছে মুসলিমরা দশ জনের মধ্যে দুজন তিনজন করে তাহলে শতকরা কয়জন হয় শতকরা বিশ জন খুব বেশি হলে ত্রিশ জন যারা মোটামুটি মানে ভালো কোন কোন জায়গায় একজন সুরা ফাতেহা এই দশ জনের মধ্যে সুরা ফাতেহা দুজন ভুল করছে পড়লেও এক দুটি মাঝখানে আয়াত ছেড়ে দিয়ে ভুল করছে এমনি ভুল নাই যে শুধু মাখারাজে ভুল বা কিছু ছেড়েই দিচ্ছে ইয়াকানা না পড়লে ইয়াকা স্থায়ী নাই এইরকম আজকাল মুসলিম সমাজের অবস্থা তাহলে যে মুসলিম সমাজের অবস্থা এরকম হবে তারা কি করে আল্লাহ ফাকরুল আলম সাহায্য পাবে তাদের এখান থেকে শুরু করতে হবে নাকি বড় বড় কাজ থেকে শুরু করতে হবে এখান থেকে দিনের দাওয়াত শুরু করতে হবে আমাদের ইসলামের ফাউন্ডেশনই নেই আসলে ইমানের আরকান ইসলামের আরকান তো বুঝতে পারেন ইমানের খুঁটি ইসলামের খুঁটির খবরই নেই আল্লাহ পাক যেন মুসলিমকে দিন ইসলামের দিকে ফেরার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন রহম করেন বেতর কোনতে নবী করিম সাল্লাম শিখালেন হাসান বিন আলীকে পড়ার জন্য কি সেই দোয়াটি ছিল কোনটি আল্লাহ মাহদিনী ফি মান হাদাইত যদি একা থাকেন তো এইভাবে বলবেন এক বচন দি আর যদি আপনার পিছনে মুক্তাদিরা থাকে একাধিক লোক নামাজের শরিক থাকেন যেমন রমজানের বেতর জামাতে তাহলে সেখানে বহু বচন জমা দিয়ে বলবে আল্লাহ মাহদিনা ফিমান হাদে আল্লাহ মাহদিনা নি এক বচন আমাকে আর না মানে আমাদেরকে রব্বে হাবলি আল্লাহ আমাকে দান করো মিনা সালহীন আর রব্বানা হাবলানা মিন ওয়াদুরিয়াত রব্বানা হাবলানা আমাদেরকে দান করো কোরআনে কেরিমে এক বচন দিয়েও দোয়া রয়েছে বেশ কিছু দোয়া আর বহু বচন জমা দিয়েও দোয়া রয়েছে হাদিসের দোয়াগুলিকে পরিবর্তন করতে কোনো অসুবিধা নেই এগুলি নবী করিম সাল্লামের বাণী সুতরাং পরিবর্তন এক বচন দিয়ে হাদিস এসছে বহু বচন করেন কোনো অসুবিধা নেই কোরআনে করিমের দোয়া আমি মনে করি আর আমার মতো আমার পরি অনেক অলামারে রয়েছেন যারা বলেছেন যে কোরআনে করিমের আয়াতকে পরিবর্তন করা ঠিক নয় আর একদল জায়েজ মনে করেন তারা পরিবর্তন করে থাকেন এক বচন আছে আর সাথে মুক্তদিরা আছে তখন সেগুলিকে বদলিয়ে দিয়ে থাকেন কিন্তু আমি মনে করি যে না বদলে দিয়ে নিয়তটা বদলানোই যথেষ্ট শব্দগুলি ঠিক থাক কারণ কালামুল্লা আল্লাহ পাকের বাণী আর এইভাবে মাহফুজে লিখা আছে আর ওইভাবে কোরআনে কেরিমে মুসাফেও লিখা আছে ওইভাবে আল্লাহ পাক নাজেল করেছেন এইভাবে আল্লাহ পাক তিনি বলেছেন আল্লাহ পাকের কালাম মানে আল্লাহ পাকের রব্বুল্লাহ এইভাবেই বলেছেন এই শব্দগুলি দিয়ে বলেছেন শব্দ আল্লাহ পাকের আর অর্থ আল্লাহ পাকের সুতরাং শব্দ পরিবর্তন করা ঠিক মনে করি না বরং নিয়ত করেন এক বচন বলে যে আমার পিছনে যারা আছে তারাও এই দোয়াতে সামিল এর নাম হল আমাল বিনিয়াত যথেষ্ট রব্বির হাম হমা কামা রব্বাইয়ানি আছে আজকাল কিছু ইমামরা বলে রব্বির হাম হমা কামা রব্বাউনা সিগারান তো রাব্বা ইয়ানি দুইজন আর অনেকে আছে সুতরাং অনেক বাপমা মা হইলো তো রব্বাউ করলো আর নি কে না করলো কামা রব্বাও না আর সাগিরা এক বচন ছিল সেগারা তিনটা পরিবর্তন ঘটাইল কোন প্রয়োজন করে না কোরআনে করিমের এইভাবে শব্দ পাল্টাবার ধরো নিয়ত করেন আল্লাহ এটা তো হাদিস বললাম যে হাদিসে যায় তালা কিন্তু কোরআন করিমের আয়াতে যেগুলি এক বছরের দোয়া আছে রব্বে হাবলি মিনা সালহিনা রব রব্বানা হাবলানা মিনা সালহিনা কোনো প্রয়োজন করে না আল্লাহ মাহদিনী ফিমান হাদেদ অর্থটা সংক্ষেপে বলি হে আল্লাহ আমাকে হৃদায়ত করো আমাকে রাস্তা দেখাও ফিমান ওই সব লোকদের দলে সামিল করি হাদায়ত যাকে বা যাদেরকে তুমি রাস্তা দেখিয়েছ হৃদায়ত করেছো রাস্তা দেখিয়েছ তৌফিক দিয়েছ হৃদায়তের তৌফিক দিয়েছ গত সপ্তাহে হৃদায়তের বিস্তারিত অর্থ উল্লেখ করা হয়েছে আল্লাহ ফেলি ওরহামনি ওয়াহেদানি ও আফেনি অর্জুকনি অজবরণী এগুলোর ব্যাখ্যা করতে গিয়ে সুতরাং আর আবার বিস্তারিত ফেরাবো না হেদায়ত দুই অর্থে ও আফেনি ফিমান আফাইত আর আমাকে নিরাপদ রাখো নিরাপদ রাখো আমাকে ওই সব লোকদের দলে সামিল করে যাদেরকে তুমি নিরাপদ রেখেছ নিরাপদ সার্বিক দিক থেকে নিরাপদ শারীরিক মানসিক বালামসিবত বা পীড়া রোগ থেকে আর নিরাপদ শাহওয়াত আর সুভাতের অন্তরের যে ব্যাধি রোগ আছে সেগুলো থেকে নিরাপদ রাখো বলিস আমি আপনার শরীরটা ভালো মানসিক অবস্থা ভালো কিন্তু আপনার ইমানি অবস্থা ভালো না অন্তরে পাপের রোগ রয়েছে কুপ্রবৃত্তির রোগ রয়েছে অন্তরে আপনার সংশয় সন্দেহের শিরকুফরির রোগ রয়েছে তাহলে এইরকম শরীরের সুস্থতা নিয়ে লাভ নেই এত সুন্দর চেহারা আর এত সুন্দর শরীর আর এত ওজনের গোস্ত আর মাংস আর হাড় হাড্ডি সব জান নামে যাবে সুতরাং এইরকম নিরাপত্তা নিয়ে লাভ নেই মাত্র কয়েকদিন পরে মত আসলেই জাহান নামে যাবে এত সুন্দর শরীরটা সুতরাং আফিয়াত হচ্ছে সার্বিক আফিয়াত অন্তর সংশয় এবং কুপ্রবৃত্তির ব্যাধি থেকে নিরাপদ থাকা আর শরীর আর মানসিক অবস্থা সার্বিক অবস্থা আর্থিক অসবগুলি যেন নিরাপদ থাকে জানমাল নিরাপদ থাকে পরিবার নিরাপদ থাকে সবগুলি এতে সামিল একটি কথা ও আফেনি ফিমান আফে নি ফিমান তাওয়াল্লাইত আর আল্লাহ আমার তুমি দায়িত্ব ভার গ্রহণ করো আমার তুমি দায়িত্ব না আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয় এই দোয়া আল্লাহ যদি আপনার শুনে আমার শুনে যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তাহলে চিন্তা কিসের আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন এই জন্য আরবি ভাষায় আজকেও অভিভাবককে ছেলে মেয়েদের পরিবারে অভিভাবককে অলি বলা হয় অলিউল আমর আল্লাহ তুমি আমার দায়িত্বভার গ্রহণ করো ওই সব লোকদের দলে সামিল করে যাদের তুমি দায়িত্বভার গ্রহণ করেছ যাদের দায়ী দায়িত্ব তুমি নিয়েছো ওদের দলে আমাকে সামিল করো আর যাদেরকে অসহায় ছেড়ে দিয়েছো না তোমাদের দায়িত্ব নেব না তোমরা নিজেই রিজিক দাতা ছেলে মেয়ে সেই জন্য ছেলে মেয়ে নিতে চাও না নিজেই রিজিকের মালিক সেই জন্য বিয়ে করতে চাও না যে পায়ে দাঁড়ায় আর পায়ে দাঁড়াতে তার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেল নিজেই রিজিক দাতা সেই জন্য নিজের পেট নিয়ে চিন্তা বাপ মাকে দাও না তাহলে তোমাদেরকে অসহায় ছেড়ে দিলাম তাহলে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আল্লাহ যা কিছু আমাকে দান করেছো প্রদান করেছো তাতে তুমি বরকত দান করো বরকত মানে বৃদ্ধি করা বাহ্যিক বৃদ্ধি আর আভ্যন্তরীণ বৃদ্ধি আভ্যন্তরীণ ভাবে বাতেনি বৃদ্ধি হওয়া হচ্ছে যে অল্পতেই সন্তুষ্টি অল্পতেই চলে যাচ্ছে খুব সুন্দর চলে যাচ্ছে আর বাহ্যিক বৃদ্ধি হচ্ছে যে বেশি হওয়া পরিমাণের দিক থেকে বেশি হওয়া অনেক সময় পরিমাণে বেশি না হলেও আলহামদুলিল্লাহ অল্পতে এমন ভাবে চলে যাচ্ছে বড় ধরনের রোগ নেই বড় ধরনের বালা মুসিবত নেই বড় ধরনের দুর্ঘটনা নেই যেখানে হাত দিয়েছেন সেখানে আলহামদুলিল্লাহ অল্প কাজ সেরে সেরে চলে আসছেন এটা হচ্ছে আভ্যন্তরীণ দিক থেকে বা তিনি দিক থেকে বরকত বরকত হচ্ছে দুই রকম বরকত শুধু বড় বড় অঙ্কের টাকা পয়সা নয় বড় ধরনের নেতৃত্বে বরকত নেই হ্যাঁ বড় ধরনের মান মর্যাদায় বরকত নেই বরকত অল্পতেই বরকত আছে সবকিছুর ক্ষেত্রে যা কিছু আমাকে দিয়েছ কত ব্যাপক দোয়া যা কিছু দিয়েছ মাথা থেকে পা পর্যন্ত শরীরের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে হ্যাঁ পরিবারের ক্ষেত্রে হ্যাঁ দ্বন্দ্বলতের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ ছেলে মেয়ের ক্ষেত্রে সীমা আতে আল্লাহ যে ছেলে মেয়েদের বরকত দাও হয়তো আল্লাপাক বেশি দেননি অনেক আশা করেছেন যে ছেলে মেয়ে আরো হবে কিন্তু না হয়তো আল্লাহ এক দুটো মেয়েই দিয়েছেন অথবা একটা ছেলে একটা মেয়ে আল্লাহ দিয়েছেন বেশি দেননি আল্লাহ অতি বরকত দাও সংখ্যার দিক থেকে তো অনেক বরকত হয়নি অনেক ছেলে মেয়ে নেই কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে দেখা গেছে মাসাল্লাহ যে একটা আছে যে দুটো আছে তাতেই বরকত এই দু অবারিকলি মাতে আল্লাহ যা দিয়েছে আমাকে তাতে তুমি আমার বরকত দান করো ওয়াকিনী সার্রামা কাজাইতে আর আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও কে কে মানে বাঁচাও আর নি মানে আমাকে শুধু কে মানে বাঁচাও অকিনা না ওইখান থেকে অকিনি এখানে রয়েছে এক বচন কুয়ান ফুসাকুম তোমাদেরকে বাঁচাও জামার সেগে কাফ শব্দ কে হলে ওর মানে বাঁচা যদি ওয়াও কাফ ইয়া ওর আসল মাদ্দা তিনটে অক্ষর তিনটা হরফ অবশ্যই হইতে হবে কিন্তু এটা তালিল হয়ে আমরের সেগাইবকে কে মানি রক্ষা করো ওয়াকিনি সর্রামা কাজায় হে আল্লাহ তুমি যে খারাপ বা অনিষ্টের ফাইসালা করেছ তোমার সৃষ্টির ক্ষেত্রে সেসব অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও রকিনি আমাকে বাঁচাও সর্রা ওই অনিষ্ট থেকে মা কাজাই যা তুমি ফায়সালা করেছ আল্লাহ সৃষ্টিগত ফায়সালাতে যেসব অনিষ্ট রয়েছে আল্লাপাকের শরীয়তের ফয়সালাতে শরীয়তের আদেশ নিষেধে শরীয়তগত বিষয়ে বিধানগত বিষয়ে কোনো অনিষ্ট নেই আল্লাহ শরীয়ত মানে আল্লাহ যা আদেশ করেছেন কোন খারাপ জিনিস আছে খারাপের আদেশ করেছেন আল্লাহ যেসব কথা কাজ থেকে নিষেধ করেছেন সেগুলিতে অনিষ্ট আছে মানে নিষেধ করেছেন এতে খারাপই আছে না সেগুলিতে খারাপ ছিল সেজন্য আল্লাহ নিষেধ করেছেন সেগুলি খারাপ ছিল আপনার ক্ষতি করতে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নিষেধ করেছেন শুকুর গোস্ত হারাম করেছেন কুকুর হারাম করেছেন হিংসুর পশু হারাম করেছেন মদ হারাম করেছেন কারণ সেগুলিতে অনিষ্ট আছে সার আছে তাহলে সেগুলি থেকে আল্লাহ বাঁচতে বলেছেন এতে সার নেই অনিষ্ট নেই এতে কল্যাণ আছে খাই আছে তাই না হারাম ব্যবসা থেকে হারাম উপার্জন থেকে হারাম খাওয়া থেকে হারাম পান করা থেকে হারাম পোশাক করা থেকে আল্লাহ নিষেধ করেছে কারণ হারামে অনিষ্ট আছে আর হারাম থেকে বেঁচে থাকাই খায়ের আছে কল্যাণ আছে তাহলে যেটা বললাম যে আল্লাহ পাকের সৃষ্টিগত যে ফায়সাল্লাহ মানে আদেশ নিষেধ শরীয়তের বিধান তাতে কোন রকমের অনিষ্ট নেই আল্লাহ তাও ফায়সালা করেছেন ওয়া কাদা রব্বক আল্লাহ তাবুদু ইল্লাহ কাদা ওখানে আল্লাহ পাকের কাদা ফয়সালা সিদ্ধান্ত হয়েছে শরীয়তের বিষয়গুলি আল্লাহ পাকের সিদ্ধান্ত আল্লাহ পাকের ফয়সালা এখানে কোন ফায়সালার কথা বলা হয়েছে আর একটা দিক সেটা হচ্ছে সৃষ্টিগত ফায়সালা আল্লাহ পাকের সৃষ্টিগত ফায়সালার ক্ষেত্রে ভালো হচ্ছে পৃথিবীতে মন্দ হচ্ছে আল্লাহ তোমার সৃষ্টির ক্ষেত্রে যে তোমার ফয়সালা রয়েছে সিদ্ধান্ত রয়েছে তার অনিষ্ট থেকে আমার রক্ষা করো আল্লাহ পাকের সৃষ্টিগত ফয়সালাতে বিভিন্ন দুর্ঘটনা রয়েছে মুসলিম জীবনে দুর্ঘটনা হচ্ছে হচ্ছে না হ্যাঁ পারিবারিক দুর্ঘটনা হইতে পারে গাড়ির দুর্ঘটনা হইতে পারে বাড়ির দুর্ঘটনা হইতে পারে ধন সম্পদের দুর্ঘটনা হইতে পারে হইতে পারে না হইতে পারে না এগুলি কি ভালো ভালো কেউ কি পছন্দ করেন যে আপনার গাড়ির ক্ষতি হোক বাড়ির ক্ষতি হোক ছেলে মেয়ের ক্ষতি হোক হ্যাঁ হ্যাঁ বাপ মায়ের ক্ষতি হোক কেউ কি পছন্দ করেন তাহলে সবগুলি হচ্ছে অনিষ্ট কিন্তু আল্লাহ পাকের এসবে হেকমত আছে তাই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমেন কখনো কখনো ঘটিয়ে থাকেন হয় সৎ লোকের পরীক্ষা না অসৎ লোকের সংশোধনের উদ্দেশ্য পানিশমেন্ট করে হালকা দুনিয়ার শাস্তি করে তো আল্লাহ পাকের কাছে একজন মমিন বান্দা এই বেতরের কোনোতে যেন দোয়া করছে ওয়াকে নি আল্লাহ তুমি রক্ষা করি আমাকে সারামা কাজাই তুমি যে সব ফায়সালা করেছো তোমার সৃষ্টির ক্ষেত্রে তার অনিষ্ট থেকে এমন কোন অনিষ্টে ফেলিও না যে সব দুনিয়াতে হচ্ছে তা দুনিয়াতে আল্লাহ উত্থান পতন হচ্ছে ফিতনা ফাসাদ হচ্ছে ভালো নিরীহ মানুষ আলহামদুলিল্লাহ বিদেশ থেকে গেলেন গিয়ে এয়ারপোর্টে নেমে বাড়ি যাচ্ছে সাদা সিদে মানুষ কোন এইসব ফিতনা ফাসাদ আর এসব ঝগড়া বিবাদ আর এসব কলহ এইসব নেতৃত্বের লোভ এইসবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ পাকের ফয়সালা সামনে পড়ে গেল যে মারপিট সামনে হচ্ছে আল্লাহ না করে এরকম কোন মমিন বান্দার হয় ভালো মানুষের হয় কিন্তু পড়ে গেলেন ঠিক না হার গিয়ে আপনি নির্দোষী মানুষ দোষী সাব্যস্ত হয়ে গেলেন বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আল্লাহ না করে এই সারা মাকা দেয় আল্লাহ আমাকে রক্ষা করিয়া তাহলে এই দোয়া করছেন এই দোয়া আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে রাস্তাঘাটে কত দুর্ঘটনা যে কোন রকম দুর্ঘটনা হচ্ছে আপনি চান না মারামারি করতে একজন জবরদস্তি আপনার সাথে মারামারি করতে আসছে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন এক বদমাস শয়তান সামনে গাড়ি দান করে দিচ্ছে করছে না করছে না সাররা মাখা যায় আল্লাহ এই যে খারাপ ফয়সালা তোমার সামনে পড়েছে এই অনিষ্ট থেকে আমাকে রক্ষা করি তাহলে এই দুয়া জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল আল্লাহর সৃষ্টিগত দিকে আপনার কলিগ সাথী সঙ্গীরা চাকরির ক্ষেত্রে বদ চরিত্রের ভালো না আচার আচরণ ভালো না মালিক ভালো না মোদির ফোরম্যান সুপারভাইজার ভালো না জালে দাঁড়িয়ে রাখায় সমস্যা নামাজ পড়তে গেলেও মাথার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় বদ প্রকৃতির লোকদের হ্যাঁ রুমমেট ভালো না ওয়াকেরি সারা মাকা যায় তোমার ফাইসাল আল্লাহ এই রুম আমার জন্য তোমার ফায়সাল্লাহ এই কর্মক্ষেত্র চাকরির ক্ষেত্র আমার তোমার ফায়সাল্লাহ এই সাথী সঙ্গী গুলি আমার ওকে নিসার রামাকা যায় তুমি যে আল্লাহ ফায়সালা করেছ এই ফায়সালাতে যে অনিষ্টগুলি রয়েছে অনিষ্ট থেকে আমাকে রক্ষা করিও তা কোন দিককে ছাড়া আছে এই দোয়াতে সবগুলি দিককে সামিল তাই না এতটুকু দোয়া করলে ওয়াকে নিসার রামাকা যায় আর সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে আপনি হেফাজত সুরক্ষা কামনা করলেন আল্লাহ তুমি ফায়সালা করো সিদ্ধান্ত একমাত্র তোমার ফায়সালা তোমার আরো সাল আল্লাহ আব্বুল আলমিন তিনি যদি ফায়সালা করে দেন তো দুনিয়ার যে কোনো জালেম শাসক কোথায় ফায়সালা করতে হবে আর আল্লাহ পাকরাবুল আলমিনের ফয়সালা যদি উল্টো হয়ে যায় তাহলে কোন ইনসাফ করেওয়ালাও আপনার দরদি হিতাকাঙ্ক্ষী মালিক আপনার রক্ষা করতে পারে না আল্লাহ তুমি তো ফেসালা করো আলাই তোমার বিরুদ্ধে কেউ ফেসালা করতে পারে না আল্লাহ ফেসালা করেছেন যে আমার বান্দা আবদুল্লাহকে আমি রাখবো সৌদি আরবে আমি একে সুস্থ রাখবো আমি একে হেফাজতে রাখবো আর দুনিয়া আপনার ক্ষতি করতে চাই ফাইন ডাকা তাকদি ওয়ালাইকুজা আলাই আল্লাহ তুমি তো ফেসালা করো তোমার উপর কেউ ফেসালা করতে পারে না মানুষের মানুষ ফেসালা করে দেয় বড় বড় শাসকের উপর ছোট ফেসালা করে দেয় অনেক সময় করে না বড় শাসক একটা হুকুম জারি করেছে বাস্তবায়নের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে তার বাস্তবায়ন হইল না যারা করবে তারা উল্টো হয়ে গেল হচ্ছে না হচ্ছে না হচ্ছে আর হতে থাকবে কেমন পর্যন্ত কিন্তু রাবুল আলমিন যদি আরো সাজিম থেকে ফয়সালা করে দেন কোন হতে হবে কোন হইতেই হবে এটা ফায়াকুন অবশ্যই হবে সেটা সুতরাং আল্লাহ ফাকরুল আলমের কাছে চান আল্লাহ পাকের কাছে ভালো সঙ্গী চান ভালো স্ত্রী চান ভালো ছেলে মেয়ে চান আল্লাহ পাক রব্বুল আলমিনের দিলে কম হয় না না কম হয় দিলে কম হয় না সারা দুনিয়াকে কাফের বিধিন বিধর্মীকে নাস্তিককে যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন না তাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ ফকরাবুল্লা আলমের কাছে এই সংকীর্ণতা নেই বিশেষ করে দুনিয়ার এই তুচ্ছ এসব নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ পাক সৎ অসৎ সকলকে দিয়েছেন আল্লাহ পাকের কাছে নিরাপত্তা তলব করেন আল্লাহ পাকের কাছে অনিষ্ট থেকে হেফাজত তলব করেন অকিন ইশারা মাহাজাইদ নিশ্চয়ই লাঞ্ছিত অপদস্থ হয় না মাউয়ালাইত যার সাথে তুমি মহাব্বত করো যাকে তুমি ভালোবাসো হে আল্লাহ যার সাথে তুমি বন্ধুত্ব করো যাকে তুমি মহাব্বত করো যাকে তুমি ভালোবাসো তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না বা সে লাঞ্ছিত হয় না যার লাইজিল্ল এটা লাজেমের শেখা সুতরাং সে লাঞ্ছিত হয় না এই অর্থটাই সূক্ষ্ম এখানে আর একটা বাক্য আছে যেটা তাবরানি বাইহাকিতে আছে কিন্তু সোনানের কিতাবগুলি রাহুল খামসা যে বলেছেন তাতে নেই এটা হচ্ছে ওয়ালা ইয়াইজমান আদেদ সামনে আসছে ওটা যেটা যাদের মুখস্থ আছে তারা ভাবলেন যে এখানে তো ওইটা আসলো না তাই না আসছে ওটা সার্বিক ক্ষমতা রয়েছে সবকিছুর মালিকানা রাজত্ব রয়েছে তিনি বরকতময় তাবারাকাল বরকতময় সেই সত্তা সেই পাক যিনি আল ফুরকান করিম নাজিল করেছেন কোরআন করিমের এছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে যেখানে আল্লাহ ফাকরুল আলমিন তাবারাকা দিয়ে নিজের জাত নিজের সত্তা এবং সিফাতের কথা উল্লেখ করেছেন তাবারাক তাহে আল্লাহ তুমি বরকতময় তাহলে বরকতের মালিক কে আল্লাহ তিনি মোবারক রব্বানা হে আমাদের রব ওয়াতা আলাইত এবং তুমি সুমহান সুউচ্চ সুমহান অলুগুণ থেকে হচ্ছে তা আলে জাত সত্তার দিক থেকেও সিফাত গুণাবলীর দিক থেকেও আল্লাহ পাক রব্বুল আলমিন আরো সে আজিমে সমুন্নত আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে হ্যাঁ মান ইজ্জতের দিক থেকেও কুদরতের দিক থেকেও এলম জ্ঞানের দিক থেকে সবকিছুকে পরিবেষ্টন করার দিক থেকেও সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুউচ্চ সুমহান রাহুল খামসা হাদিসটি পাঁচজন এমাম সংকলন করেছেন তাদের কিতাবগুলিতে পাঁচজন এমাম বলতে হাফিজিন হাজার রহমতুল্লাহ আলাই বলগল মারামের লেখক বা সংকলক তিনি কারাকে বুঝিয়েছেন এমামে আহমদ হ্যাঁ, আবু দাউদ আর নাসাই তিরমিজি এবিনে মাজে এই পাঁচটি কিতাবে আছে এইভাবে ও তাবারানি তাবারানি এবং বাইহাকি অল বাইহাকি এই দুই জন এমাম তাদের কিতাবাদিতে তাবরানির মৌজাম কিতাব এবং তিনটি মৌজাম রয়েছে ইমাম তাবরানের তিনটি কিতাব রয়েছে হাদিস একটা হচ্ছে মৌজাম সাগির ছোট্ট একটা খন্ড একটা হচ্ছে আউসাদ মধ্যম আর এটা হচ্ছে আল মৌজামুল কবির কয়েক খন্ড আছে বাই হাকির কিতাব অনেক বড় কিতাব তবে সহি জয়ীফ জাল সব রকম মিশানো আছে ওই কিতাবে তাতে এতটুকু অংশ বাড়তি আছে ওয়ালা ইয়াইজ মান আদে ইন্নাহু ওয়ালা ইয়াইজ মানায় দেয় তারপরে আছে আর ইজ্জত দিতে পারেন না বা ইজ্জত পেতে পারেন না ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে আল্লাহ আদায় তুমি শত্রুতা রাখো তুমি যাকে ঘৃণা করো তোমার যে শত্রু সে কখনো ইজ্জত পেতে পারে না দুনিয়ার সামান্য ইজ্জতে ধোকা খাবে না আল্লাহ ফাকরবুল আলমিনের যে শত্রুতা করবে আল্লাহ দ্রোহিতা করবে আল্লাহর দিনের শত্রুতা করবে আল্লাহ পাকের তৌহিদ আল্লাহ পাকের রসুলের সন্ন্যতের যে শত্রুতা করবে সে কখনো ইজ্জত পাবে না লাঞ্ছিত অপদস্থ হবে দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্থ হতে পারে কিন্তু দুনিয়া সবকিছুর ফয়সালার ক্ষেত্র নয় সেজন্য সব সময় সেটা ফুটে উঠে না পক্ষান্তরে মতের পরে চূড়ান্ত ফয়সালা হবে কেয়ামতে চূড়ান্ত ফয়সালা হবে ওল্লাহমা কেয়ামতের দিন আল্লাহ কাকরুল আলমিন চূড়ান্ত ফয়সালা করবেন হক বাতিল ফয়সালা হয়ে যাবে সেখানে লাঞ্ছিত হবে আল্লাহ পাকের শত্রুরা আল্লাহ দিনের শত্রুরা আল্লাহ নবীর শত্রুরা মমিন সৎকর্মশীল ভালো মানুষের শত্রুরা এই ছিল কনুদ তাই না এই একটি কনুদ কনুদ মুখস্থ আছে দেখি কতজন ভাইয়ের কনুদ মুখস্থ আছে কালিল সংখ্যায় দেখা যাচ্ছে যাদের মুখস্থ আছে তাদের সংখ্যা কম যারা মুখস্থ রাখেন না তাদের চাইতে এটা দুটো রোগ কাজ করছে আপনাদের এই কোন মুখস্থ এটা দুটো রোগ কাজ করছে একটা রোগ হচ্ছে যে আর একটা কোন মুখস্থ আছে কারণ মজাবে ওইটা কোন শিখানো হয়েছে যেটা বাইহাকিটা আছে মুসনাদ আহমদে আবু দাওয়াদের নাসাইতে তিরমিজি ইবনে মাজাতে আসলো বাইহাকি তো আসলো আর তাবরানি তো আসলো এতগুলি কিতাব সাতটা কিতাবে এই কোনত মুখস্থ হলো না কিন্তু বাইহাকিটা আছে যে কোনটা সেটা যেহেতু মজাবে বলেছে হানাফি মজাবে ওইটা কোনত আল্লাহ হ্যাঁ, ইত্যাদি এটা যেহেতু মুখস্থ করেছেন ওই মজাবের অন্ধ অনুকরণ করতে গিয়ে বেশি সহিটাই মুখস্থ হয়নি এটা একটা রোগ এই রোগ থেকে মুক্ত হইতে হবে ফিরে আসি আমরা কোনতের দিকে আলোচনা চলছিল কোনতের দোয়ার কথা বেতরের কোনত তাই না ইমাম নাসাই আরো বাড়তি বর্ণনা করেছেন মিন ওয়াজহিন আখার ফি আখেরি এই কনতের দোয়ার শেষে আর একটি সূত্রে মিন ওয়াজহিন আখার মানে মিন তারিখ আখার আর একটি সূত্রে মানে আর এক সনদে তাতে বাড়তি কি আছে ওসল্লাহ তালা আলান নবী ওসাল্লাহ তালা আলান নবী মহান আল্লাহ যেন নবী করিম সাল্লাহ সাল্লামের উপর রহমত বর্ষণ করেন রহমত বর্ষণ করেন তাহলে দুরুদ পড়া শেষখানে এক কথায় সলাদ পড়া নবীর ওপর মানে যেটা ফার্সি ভাষায় উর্দু বাংলা ভাষায় দূরত পড়া বলে লোকেরা নবী করিম সাল্লা সাল্লামের উপর দিয়ে সলাদ দিয়ে কোন শেষ করা সন্ন্যত এই হাদিসের অংশটুকুর আলোকে যেটা নাসাইতে রয়েছে আর এটা মোসনাদ আহমদেও রয়েছে বরং আরো কয়েকটি কিতাবে রয়েছে শুধু এখানে লেখক হাফিজ নাহাজার রহমত এত বড় মহাদ্দেশ হয়েও হাফেজ হাদিস তিনি শুধু এখানে বরাদ দিয়েছেন নাসাইর ইমাম নাসাইর কিন্তু ভাষ্যকার বলছেন যে হাদিস মুসনাদ আহমদ আছে বরং আবু দাওয়াদে এক হাজার চারশো পঁচিশে আছে তো আছে চারশো চৌষট্টি ইভেনে মাঝে আছে এক হাজার একশো আঠাত্তরে তাবানি বড় আল কবির মোজামুল কবির আছে তো আছে দেখলেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের উপর সলাপ এটা কয়েকটি হাদিসে আছে এবং হাদিস সেহী তাহলে কোন শেষ করার সময় দুরুদ দিয়ে সালাদ দিয়ে কোনো শেষ করা মুস্তাহাব বা সন্ন্যত যে কোনো দুয়ায় দুরুদ পড়লে নবী সালামের পর সালাদ সালাম পেশ করলে সেই দুয়া কবুল হয় সেই দোয়া কবুল হয় সেই দোয়ায় বরকত হয় আর রয়েছে আব্বাস থেকে বর্ণিত তিনি বলছেন কানা রসুল্লাহ আলী সাল্লাম ইউ আল্লাহ দুয়ান আমাদেরকে রসুল উল্লাহাম একটি দোয়া শিখাইতেন নাদু বেহি ফিল কোন যেই দোয়া যেন আমরা পড়ি ফজরের নামাজের মিন সলাতে সুফ ভোরের নামাজের ভোরের সলাতের কোনুতে মিন সলাতে সুভে এই যে মিন সলাতে সুভে লাগানো হয়েছে এই হাদিসটুকু ঠিক নয় ইমাম হাফেজ বিন হাজার রহমতুল বলছেন অফিস সানাদেহি আফুন এই হাদিসের সনদের সূত্রে দুর্বলতা রয়েছে জাফ মানে দুর্বলতা জয়ীফ তাহলে হাদিস যে জয়ীফ আগের হাদিস টুকু সহি আর এখানে বাইহাকির হাদিস যদি এতটুকু হয় যে কোনুতে নবী করিম সাল্লাম দোয়া আমাদেরকে শিখাতেন সাহাবাই কিরামদেরকে শিখাতেন এতটাও সহি কিন্তু কোনুতটা হচ্ছে মিন সালাতুসুভ ভোরের নামাজের এই বাড়তি অংশটুকু সহি নয় বলছেন লেখক যে আব্বাস আব্বাস থেকে যে বাইহাকির যাতে আছে ফিল সলাতে হজরের নামাজের আছে এর সনদ হচ্ছে নাসাইতে যে বাড়তি বলা হয় এর সনদ হচ্ছে হাসান ফাইসনাদ হাসান ইমাম নবী রহমতুল্লাহ তার একটি কিতাব রয়েছে আল তিনিও বলেছেন ইমাম ইবনুল মুলাক্কিম তিনিও হাসান বলেছেন জি তো এই হাদিস হচ্ছে হাসান আল্লাহ আলম হ্যাঁ একটি কারণ বলেছি সেই সময় গিয়ে মাইকে আমাদের একটু ডিস্টার্ব করেছিল এই আল্লাহ মাহাদানি ফিমান হাদাইদ ও আফিনি ফিমান আফায়দ এই কোনতের দোয়াটি আমাদের অনেক ভাইদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের উর্দু ভাষী হোক অথবা বাংলা ভাষী হোক এদের মুখস্থ নেই এর পিছনে কারণ একটি কারণ বললাম যে মজহাবের অন্ধ তকলিফ মজহাবি শিখিয়েছে যে ওই বাইহাকিরটা পড়িও আর এতগুলি কিতাবের সাতটি কিতাবের কথা বললাম আছে এটাকে শিখাইনি বুঝতে পেরেছেন তো মজহাবকে অন্ধভাবে ধরেছে আর হাদিসের সাথে সম্পর্ক করেনি যে হাদিসে কি আছে যার ফলে এই রোগটা হয়েছে ঠিক না আর আর একটা রোগ হচ্ছে শিক্ষার জন্য চেষ্টা না করা দীর্ঘদিন এখানে অনেক ভাইরা যারা হাত উঠালেন না বা কোন মুখস্থ নেই তারা দীর্ঘদিন সৌদি আরবে আছে অনেকের পাঁচ বছর দশ বছর হয়ে গেল রমজান মাসে কোন এমাম সাহেবেরা সৌদি আরবে শুরুই করেন এই দোয়া দিয়ে আল্লাহ মাহাদিন আফিমান হাদেই ওয়াফেন আফিমান আফাইদ এই দোয়া শুরু করেন তাই না তাহলে প্রথম বছরই তো শুনে নিচ্ছেন আরে বাবা কোনটা শুরু হচ্ছে কোন দোয়া দিয়ে যেটা দিয়ে মুখস্থ শুরু হচ্ছে সেটাই আমার মুখস্থ নেই তাহলে যদি আপনি মেহনতি হইতেন একটু দিন শিখার ক্ষেত্রে অ্যাক্টিভ হইতেন সক্রিয় হইতেন তাহলে প্রথম বছরই মুখস্থ করে নিতেন তাই এক হচ্ছে গাফিলতি আমাদের আর গাফেলরা দুই রকম আছে এক ধরনের গাফেল আছে যারা হ্যাঁ, সময় নাই ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত সময় নেই আর আশা করি আলহামদুলিল্লাহ ওই দলে আপনারা না যারা দিন শিখতে আসছেন তারা এইরকম নন আর আর এক দল আছেন তারা কিরকম গাফিল হিম্মত হারা গাফিল হ্যাঁ চর্মনাই পীরের উপরে ছয়টা বক্তব্যে আমি একটা জিনিস ভালো পেয়েছি যার হিম্মত নেই তার কিম্মত নেই কথা বুঝতে পারলেন বহু শির বিদাতের মাঝখানে একটা ভালো কথা পেয়েছি হিম্মত না থাকলে আপনার মূল্য নেই তাই না হিম্মত হইতে হবে এটা জাল হাদিস আছে হাদিস তো জাল কিন্তু কথাটা সত্য কথা হিসাবে সত্য কিন্তু জাল গড়েছে হিম্মাতুর রিজাল তু জিলুল জিবাল মানুষ যদি হিম্মত করে তো পাহাড়কে সরিয়ে দিতে পারে মানুষ যদি হিম্মত করে হ্যাঁ সাহস করে পারবো আমি কেন পারবো না আপনার দুই চার বছরের বাচ্চাকে বড় একটা বস্তা নিয়ে এসে বলছেন বাবা উঠিয়ে নিয়ে একটু ও বলবে না যে আমি পারবো না বলবে যাবে ঠেলাঠালি করছে পারছে না বাপ বলেছে মা বলেছে উঠিয়ে আনতে এটা হচ্ছে প্রকৃতি মানুষের কিন্তু যেই যেই বড় হয়েছেন প্রকৃতিটা আপনার বিকৃত হয়ে গেছে আমাদের বিরুদ্ধে হ্যাঁ পারবো না পারবো না চল্লিশ কেজি পারি অথচ পারবেন প্রকৃতি বিকৃত হয়েছে না হলে বাচ্চাকে পরীক্ষা করে দেখবেন আমার কথা আছে বড় একটা বোঝা রেখে দিবেন ভারী কিছু রেখে দিবেন বলবে উঠিয়ে নিয়ে গেলেন রেখে দেন বিশ লিটার উঠিয়ে নিয়ে তিন বছরের বাচ্চাকে বলেন চার বছর যাবে ধরে টানা হাঁচা করবো কিচ্ছুরা করতে পারবো তো হিম্মাতুর রেজাল মানুষের হিম্মত পাহাড়কে সরিয়ে দিতে পারে দেখছেন না মক্কার পাহাড় সব ধীরে ধীরে কত যে পাহাড় সরে গেল আর কত যে সুরঙ্গ হইল আসলে হিম্মত করেছে সৌদি সরকার জাজাহমুল্লাহ খেরান জাহাজিদের জন্য এতগুলি রাস্তা তৈরি হয়েছে বছরে একদিন মাত্র মেনা থেকে মুজদালে হয়ে আরাফা যাবে বারোটা রাস্তা আজকে থেকে ২৫ বছর আগে জানি এখন মনে আরো বেড়েছে আজকে থেকে চব্বিশ বছর আগে যখন মদিনা মসজিদে আসি আর প্রথম হজে গেলাম তখন ওই মক্কার সাথী বন্ধুরা ছিল তারা বললো যে জানেন এখানে বারোটা রাস্তা আছে একটা দিন শুধু যাবে মেনা থেকে আরাফা তার জন্য বারোটা রাস্তা আছে তার মধ্যে একটা ফুটপাথ শুধু মানুষ হাঁটার জন্য কত চড়া রাস্তা যারা হেঁটেছেন তারা দেখেছেন ওটাতে গাড়ি চলবে না সেই দিনে তো হিম্মত বলছিলাম হিম্মত করতে হবে যদি আমাদের ভাইরা যারা এই দোয়াটা মুখস্থ রাখেন না হিম্মত করতেন তাহলে একদিনেই ওই দিনে আধা ঘন্টা মেহনতে মুখস্থ হয়ে যেত আধা ঘন্টা মেহনত করলে কিন্তু হিম্মত হেরে দিয়েছেন বয়স হয়ে গেছে দুনিয়া সব ঢুকে গেছে এখন মুখস্থ হয় আগে থেকে আপনি প্রস্তুত যে মুখস্থ হবে না কি আগে থেকে রেডি পারা যাবে না হয় মুখস্থ নাকি বড়ই কষ্ট লাগে মুখস্থ করতে আগে তো কষ্ট কষ্ট নেগেটিভ কষ্ট লাগে কষ্ট লাগে পারবো না হিম্মত হারিয়ে দিয়েছেন তখন মুখস্থ হয়নি তৌফিক হয়নি কিন্তু হেম্মত করেন আমার কথা আজকে আর গিয়ে আধা ঘন্টা বসেন নির্জন একা বসে একা বসে মুখস্থ হয়ে যাবেন শুধু অপরের জিভা দিয়ে সার চাঁকবেন ওই ইমাম সাহেব পড়ে আল্লাহ না ফিমান হাদে তার আপনি শুধু আমিন আমিন বলবেন সারা জীবন এরকমই কাটাবেন নিজেও বলে কত সুন্দর দোয়া এই যে জয়ীফ হাদিসটা ফজর নামাজের কোন শিখাতেন ইবনা আব্বাস থেকে এই হাদিসটা সাফেই মজাহের লোকদের দলিল অথচ জয়ীফ হাদিস যে ফজর নামাজের কোন তার কন্টিনিউ তারা কোন করে সাফেইরা তো বোঝা গেল এর দ্বারা যে প্রত্যেক মাঝাবে বেশ কিছু দুর্বল ফতুয়া আছে দুর্বল হাদিসের ভিত্তিতে হ্যাঁ অথবা ইজতিহাদের ভিত্তিতে দলিলের উল্টো দলিলের দলিল ইস্তেহাত করে যুক্তির ভিত্তিতে কেয়াসের ভিত্তিতে কেয়াস করেছে যখন হাদিস পায়নি পরবর্তী দেখা গেছে যে হাদিসের উল্টো মশলা প্রত্যেক মাঝাবে এইরকম রোগ আছে যে রোগ থেকে যতক্ষণ মুক্ত না হবেন তকলিদ থেকে অন্ধত্ব থেকে ততক্ষণ পর্যন্ত কোরআন সন্ন্যার সহি অনুসরণ করার তৌফিক হবে না আল্লাহাক যেন বোঝার তৌফিক দান করেন আর সংশোধন করার তৌফিক আল্লাহাক দান করেন এই কোনটা রুকুর আগে হবে না রুকুর পরে হবে বিভিন্ন হাদিস বলে যে রুকুর আগেও প্রমাণিত রুকুর পরেও প্রমাণিত রুকুর পর সম্পর্কে মুস্তাদারাক হাকেমে একটি হাদিস রয়েছে তা শোনাই বলছেন যে মুস্তাদারাক হাকিম মের তৃতীয় খন্ডে একশো অষ্টআশি পৃষ্ঠে হাদিস রয়েছে বলছেন ফাকাল আল্লাহ মানি রাসুল উল্লাহাম আমাকে রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কোন শিখালে ফিবিত্রি ফিবিত্রি বেতরে এজা রাখা তো রাশি যখন আমি আমার মাথা উঠাবো কিসে থেকে মাথা উঠে গেল রুকু থেকে তাহলে তার রুকু থেকে মাথা উঠানোর পর ওয়ালাম ইয়াবতা ইল্লা সুজ তাহলে এখন সেজদা বাকি আছে সেজদার পূর্বে আর রুকু থেকে উঠে যখন দাঁড়াবে তখন বেতরে কনুত করবে সুতরাং বেতরের কনুতের ক্ষেত্রে এই হাদিস প্রমাণ করে যে সেটা রুকুর পরে এমাম এরাতি রহমতুল্লাহ আলী তিনি বলছেন যা কনুতুল বেতরের কোন বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত যা প্রমাণ করে যে বেতরের কোন আছে মিনহুয়া মাহুয়া হাসান কিছু হাদিস রয়েছে হাসান অমিনহা মাহুয়া সাহি কিছু আছে সহি রুকুর আগেও প্রমাণিত রুকুর পরেও প্রমাণিত যে কথাটি আমি আমার নিজের ভাষা একটু আগে বললাম তাহলে কেউ যদি রুকুর আগে কোন করে তবুও জায়েজ আর রুকুর পরেও যদি করে তবুও জায়েজ ও আকসার সাহাবাত হাদিস আহমদ আল কুনুতা বাদা রুকু তবে তিনি বলছেন যে অধিকাংশ সাহাবাই কেরাম অধিকাংশ তাবেইন আর ফোকাহুল হাদিস মানে ফোকাহ মহাদেসিন যারা হাদিসের পণ্ডিত আর ফকিক তারা যেমন ইমাম আহমদ আর অন্যান্যরা ইয়াখতারুন আল কনুত বাদার রুকু তারা রুকুর পরের কনুতকে বেশি পছন্দ করেছেন তাহলে ইখতলাফ হচ্ছে পছন্দ এখতিয়ারে যে কোনটা বেশি পছন্দনীয় রুকুর আগে পছন্দনীয় না রুকুর পরে পছন্দনীয় বললাম যে অধিকাংশ সাহাবাইকেরাম অধিকাংশ তাবেইন আর ফোকাহে মহাদ্দেসিন যেমন ইমাম আহমদ অন্যরা তারা রুকুর পরে কোনত পড়াকে বেশি পছন্দ করেছেন মুস্তাহাব মনে করেছেন তাহলে ইখতলাফ শুধু মুস্তাহাবের জায়জ না জায়জ ইখতলাফ নেই রুকুর আগে করলেও জায়জ আপনার আর রুকুর পরে করলেও জায়জ আর একটি বিষয় সেটা হচ্ছে হাত উঠানো হ্যাঁ এটা বাকি না হাত উঠাবেন না উঠান না হানাফি ভাইরা হাত উঠায় কি হাত উঠাই না ভাষ্যকার বলছেন ইস্তাহাবল জমহুর রাফালিয়া দেন হালাত দুয়া দুয়ার অবস্থায় দুই হাত উঠানোকে অধিকাংশ আলমাই কেরা মুস্তাহাব বলেছে তাও মুস্তাহাব বা ভালো বেশি পছন্দনীয় তাদের দলিল কিছু আম হাদিস রয়েছে মানে হাত উঠালে আল্লাহ পাক খালি হাত ফিরিয়ে দেন না হাত উঠিয়ে দোয়া করার গুলি যে রয়েছে এই হাদিস ছাড়া আর একটা হাদিস রয়েছে সেই মুসলিমের ওই হাদিসটা যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাক পাককে কবুল করেন আর এক লোকের কথা বললেন যেই লোক হারাম খায় হারাম পরে হারাম উপার্জন করে এমদ্দাসমা আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করছে ইয়া রব্বে ইয়া রব্বে এই করে তাহলে বোঝা গেল যে দোয়ার আদব হচ্ছে আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করা এই ক্ষেত্রে হাত উঠাবেন কেমন করে এক ধরনের লোকের আছে এরকম করে উঠায় এইরকম করে উঠায় এইরকম করে উঠায় হ্যাঁ কেউ আবার এইরকম করে উঠায় হিন্দুদের প্রণাম করার মতো আবার কেউ উঠায় এরকম করে কোনটা উঠাবেন এই ক্ষেত্রে হাদিসে এমন কোন স্পষ্ট কিছু নেই তবে গবেষক ওলামারা বলেছেন যে কেউ আপনাকে দিচ্ছে আর আপনি হাত পেতে নিচ্ছেন তাহলে এইভাবে নেবেন না যদি আপনাকে দেয় কোনো জিনিস এভাবে নেবেন নেবেন না নিলে এইভাবে নেবেন ঠিক না নিয়েছেন মায়েরা আমাদেরকে মুড়ি দিয়েছে হ্যাঁ। যদি অল্প দায়িত্বে এক হাতে নিয়েছি আর যদি বেশি করে দায়িত্ব এভাবে হাত ধরেছি হ্যাঁ ঠিক না তো এটা হচ্ছে চাওয়ার তারিখা এটা হচ্ছে উত্তম তারিখা এটা হচ্ছে উত্তম তারিখা আর চেহারার সামনে রাখবেন নিচেও না আর এইরকম করে না চেহারার সামনে রাখবেন একমাত্র ইস্তিস্কার নামাজে বৃষ্টি চাওয়ার নামাজে হাতটাকে একটু বেশি উঠানো এটা মুস্তাহ তো আম হাদিস গুলির মধ্যে একটি হাদিস বললাম ইন্নাল্লাহ ইয়াস্তাহি আল্লাহ পাক লজ্জিত হয়ে যান কখন বান্দা যখন কি করে যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় হাত উঠিয়ে তখন আল্লাহ পাক অত্যন্ত লজ্জিত হয়ে যান যে ফায়ার উদ্দহমা খায় বাতেন কি করে খালি হাত ফিরিয়ে দেবো অন্য হাদিসে রয়েছে আইয়ার উদ্দহমা সিফরান জিরো করে সিফর মানে জিরো খালি হাত জিরো কেমন করে ফিরিয়ে দেবো তো এইরকম আম হাদিস গুলি যেমন তিরমিজিতে হাদিস রয়েছে বিন মাজাতে রয়েছে আর খাস হাদিস রয়েছে সেটা আপনাদেরকে শোনাই কারণ এই বিষয়টা স্পষ্ট হওয়ার দরকার যেহেতু ইখতলাফ আছে দেশে যাবেন তখন হানাফি ভাইরা ওরা হাত উঠাই না আর আপনি হাত উঠার কথা বলবেন সুতরাং বিষয়টি স্পষ্ট হইতে হবে তারপরে অনেক ভাইরাই যারা আমাদের বক্তব্য শুনছেন বরং অধিকাংশ ভাইরা যারা উপকৃত হচ্ছেন তারা মজাবি গোড়ামিতে ছিলেন তকলিদে ছিলেন অন্ধত্বে ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কোরআন মহাদিসের ক্ষেত্রে চোখ খুলছে সুতরাং হাত উঠার দলিল সম্পর্কে আমাদের জানা উচিত বলছেন যে দুই হাত উঠানো সম্পর্কে মত বিরোধ রয়েছে রয়েছে তাদের প্রসিদ্ধ ফতোয়া হচ্ছে মজাব হচ্ছে যে হাত উঠিয়ে কনুত পড়া মুস্তাহ অবহি কাল আহমদ এইটাই মত হচ্ছে ইমাম আহমদের তাহলে দুই মজাবের আলমাইকেরমদের হয়ে গেল ওই ওয়াল হানাফিয়া তাহলে হানাফিদের মতেও অলমারা নকল করেছেন তাদের মজাবে আছে হাত উঠিয়ে দোয়া করা কিন্তু জানি না দেশে এই হানাফিরা এর উপর আমল করে না কেন অনেক সময় দেখা গেছে যে হানাফিদের ফতুয়া কিতাবে একরকম আছে আর আমলে আর একরকম আছে এটা অনেক সময় আছে যেমন সহসিদ্ধার ক্ষেত্রে আমরা তো ফেকা হানাফি পড়ে কদুরি আর বেকায়ার হেদায় পড়ে দেশে আলেম হয়েছে প্রথম বা মাদ্রাসা ফারিক হয়েছি আলেম হওয়া বলা ভুল কারণ আমরা আলেম নয় তালেব ইল আমরা হচ্ছি ছাত্র আর যখন আমরা ছাত্র আলেমি যদি না হয় তাহলে আল্লামা বলা এটা আরো দোষণীয় ব্যাপার আর এটা হচ্ছে দেশি কথা পাকিস্তানে আল্লামা হচ্ছে তাদের ডাল ভাতের মতো ভাত তো তার এখানে ডালের মতো ডাল রুটি ওই দেশে বক্তব্য করলে আল্লামা হয়ে যায় পাকিস্তানে মৌলবি আর এই এটা শব্দ নেই তাদের আল্লামা দিয়ে শুরু হয় বুঝতে পেরেছেন আর ভারতে আল্লাহ আজকাল খানিকটা ডাল ভাত আর বাংলাদেশে হ্যাঁ বক্তব্যের ফিল্ডে যদি মশুর হয় অথবা যদি কোন মাদাসা সাইকুল হাদিস হইতে পারে তাহলে ওই আল্লামা হয়ে গেল আসলে আল্লাহ মানে সব তালে গেল আল্লামা পৃথিবীতে যদি হক কথা বলেন যাদের কোরআন এবং হাদিস থেকে সরাসরি মাসালা মাসাইল নেওয়ার ক্ষমতা আছে তাহলে দু তিনটে পাঁচটা দশটা বিষয় হবে এটা আরো বেশি করে বললাম বরং আল্লামারা বলছেন যে ওই তিনজন চারজন এরা এরা সত্যিকার অর্থে আল্লামা যেমন বিগত জামানে আল্লামা ইবিনে বাস রহমতুল্লাহ আলী আল্লামা ইবিন ওসাইমিন আল্লাহ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী এরা আল্লামা বলতে পারে হ্যাঁ কেউ কিছু দিনের একটু খেদমত করেছেন আল্লামা সাহেব আল্লামা সাহেব এইসব আমাদের ভারত ও মহাদেশের রোগ দু চার লাইন করে উপাধি দিতে হবে টাইটেল দিতে হবে হ্যাঁ এইসব আমাদের দেশের রোগ তো কি বলছিলাম যে মাদ্রাসায় আমরা হানাফি ফেকাই পড়েছি তাতে সহসিস দেয়া হানাফি মজাবে দুই সালামের পরে সালামের পরে আছে আর অন্য মজাবে তাবলা সালাম সালামের আগে আছে কিন্তু প্র্যাকটিক্যাল হানাফিরা পারে কি হ্যাঁ দুই সালামের মাঝখানে এদিকে নয় ওইদিকে না দুই সালামের আগে অথবা দুই সালামের পরে হাদিস দুই রকম আছে আর এইরকম ফতুয়া হানাফি ফতুয়া হচ্ছে দুই সালামের পরে কিন্তু এরা এক সালাম দিয়ে আবার সহসিস করে না অথচ আজ পর্যন্ত না কদরিতে পড়লাম না হেদায় পড়লাম না বেকায় পড়লাম তো অনেক সময় ফতুয়া মজাবের উল্টো আছে আর অন্ধভাবে অনুকরণ করে যাচ্ছে আর ছোটখাটো মৌলী সাহেবের হুজুররা এরা যেটা সমাজে চলছে ওটাই হলো ফতুয়া ওটাই হলো মজাব হ্যাঁ মিলাদ হানফি মজাব নাকি সবাই বেড়া তাহলে রুটি খাওয়া হানফি মজাব নাকি কোরআন খানি ইসালে সব কোরআন খেয়ে পড়ে বক্সানো এটা হানা এমাম আবহানি ভাইয়ের বেশি বিরোধিতা করেছেন শব্দ ফতুয়া আছে কিন্তু সমাজে যেটা চলছে ওইটা হচ্ছে হানাবি মজাব হ্যাঁ এই হল নকল হানাফির কিছু দৃষ্টান্ত লক্ষণ কোরআন সোরান অনুসরণ করাই হচ্ছে সমস্ত মজহাবের সমস্ত মজহাব যদি কোরআন হাদিস পালন করেন তাহলে মজহাব পালন করা হয় এমাম মালিক এমাম আউজাই তারা বলতেন যে না এই হাত উঠানো নেই কোনোতে হাত উঠানো নেই যারা মুস্তাহাব বলেছেন তারা বলছেন যে আমদলিল একটা বললাম যে হাত ওঠার ফজিলত সম্পর্কে বললাম কোনত দুই রকম বলেছে কোনোতে নাজেলাহ কোনোতে বিদ্রোহ বলছেন যে রাজি আর সহি হচ্ছে আল্লাহ আলম আন্না রাফাল ইয়াদাইনফি দোয়াইল কোনোতে মুস্তাহাব্বন সাউন কানাত কোনোতে নাজেলা আম কোনোতে ভিতর বেতরের কোন হোক অথবা বালা মুসিবতের কোন হোক সব ক্ষেত্রে রফুল ইয়াদাইন করা এটাই হচ্ছে বেশি উত্তম কারণ নবী করিম সাল্লাম প্রথম কথা শুনেন লিয়ান্নাহু নবী সাল্লাম রাফা আলাল কারিয়ান নবী জন হাফিজ কারি ওলামা তাদেরকে ডেকে নিয়ে গেছিল ধোকা দিয়ে কাফেররা মুশ্রিকরা আর তাদেরকে হত্যা করে দিয়েছিল সেই সময় নবী সাল্লাম এক মাস যে কোনো নাজাল করেছিলেন তাতে রফুল ইয়েদেইন করেছিলেন তাতে কি করেছিলেন হাত উঠিয়ে দোয়া করেছেন হাত উঠিয়ে দোয়া করেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এটা মুসনাদ আহমদে আছে আর অন্য হাদিসের কিতাব রয়েছে ফি সলাতে এটা ছিল ফজরের নামাজে তাহলে এটা কোনোতে নাজেলা কোনোতে নাজেলায় দলিল পেয়ে গেলেন যে নবী সাল্লাম হাত উঠিয়েছিলেন কোনোতে ফকাত আনাস আনাস বলছেন ফালাকাদ সাল্লাম আমি দেখেছি ফি গাদাতে ভোরের নামাজে রাফা দুই হাত উঠালেন ফাদা আলিহিম এবং কাফের মুশ্রেকদের উপর বদুয়া করলেন রাহ আহমদ সগির সগিরে রয়েছে ও ফিল কোন বিল বেতরের কোনতে কি করবেন হাত উঠাবেন না উঠাবেন না ফলে আন্নাহ সাবেতুন এটাও প্রমাণিত উমার রাজি আল্লাহ থেকে ওগাই রহমিনা সাহাবা আর অন্যান্য সাহাবা ইকরাম থেকে অন্যান্য সাহাবা এখানে সংক্ষেপ করে দিয়েছে এমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই তার একটি কিতাব রয়েছে এক তখরিজের কিতাব তালখিসুল হাবিদ যারা হাদিসের স্পেশাল পড়াশোনা করে তাদেরকে কিতাবটা পড়তে হয় মদিনা ইউনিভার্সিটিতে তালখিসুল হাবিদ তাতে বলেছেন হাদিস ও রাফুল ইয়াদান ফিল কনুত কনুতে রাফুল ইয়াদান করার হাদিস থেকে বর্ণিত ওমার থেকে বর্ণিত ওসমান থেকে বর্ণিত তিনজন সাহাবির কথা তিনি উল্লেখ করেছেন উমারের হাদিস উমার রাজি আল্লাহ যে হাত উঠাতেন বেতরের কোনোতে বাইহাকি ফারাহুল বাইহাকি তো রয়েছে অন্যান্য কিতাবে রয়েছে ওয়াহুয়াফি রাফুল ইয়াদানিল ইমাম বুখারি রয়েছে তাতেও এ হাদিস উল্লেখ করা হয়েছে আর ওয়ারোয়া আইজান আন আবি হরেরা চার নম্বর সাহাবি তালানো থেকেও বেতরের কোনোতে হাত প্রমাণিত তাহলে প্রসিদ্ধ তারা হাত উঠাতেন এটা আমরা জানতে পারলাম বেতরের কোনোতে আচ্ছা। ওটা আমল করা যেতে পারে কোনো অসুবিধা নেই এই কোনোটা পড়ে নেন তারপরে অন্য কোনোটা ওটাও পড়বেন ওমার রাজি আল্লাহ তালান সেই কোনোটা পড়তেন সুতরাং সেটাও পড়তে পারেন মুস্তাহাব এছাড়া এই দুটি কোন ছাড়া একটি বা দুটি কোনত ছাড়া আরো কি দোয়া করতে পারেন না পারেন না এটা আর একটা মাসলা যে মাসলা আপনাদের সামনে ইনশাআল্লাহ তালা আমি পেশ করবো বরং এখনই সেটা উল্লেখ করে দিই তাকে জিজ্ঞাসা করা হয় কনুত বেশি বাড়ানো যাবে না যাবে না আলাল ওয়ারেদ আনিল নবী থেকে যতটা বর্ণিত তার উপর নবী কতটা বর্ণিত বলছেন ফি তালেমেহিল হাসান বিন আলী হাসান বিন আলী বিন আবি তালিবকে যে শিখিয়েছেন কোনটা যেটা এখন পড়লেন এই যে হাদিস হাদিস পড়লেন বলগুল মারামের আরবিতে রয়েছে দুইশো সাতচল্লিশ যাই না বাংলাতে আপনাদের এক নম্বর পাঠ থাকতে পারে হ্যাঁ আছে দুইশো চুয়াল্লিশ এত আগে পিছিয়ে হয়ে গেছে যাই হোক দুইশো চুয়াল্লিশ বাংলা যদি কারো কাছে থাকে বলগুল মারাম আর আমার কাছে দুইশো সাতচল্লিশ রয়েছে তো তাতে আছে যে হাসান রাজি আল্লাহ তালকে নবী করিম সাল্লাম কোন শিখিয়েছিলেন ভেতরের কি কোন আল্লাহ মাহাদিনী হিমান হাদে এর বেশি পড়া যাবে কি যাবে না বললাম যে ওমর রাজি আল্লাহ তালানো থেকে বাইহাকি থেকে রয়েছে আল্লাহ এটা এছাড়া আর কিছু পড়া যাবে কি না এই মাসলা জিজ্ঞাসা করা হয় শেখ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে তখন তিনি জবাব দেন এর বেশি আরো কিছু দোয়া পড়া এতে কোনো অসুবিধা নেই মানে জায়জ জায়জ কারণ যখন আমাদের কাছে প্রমাণিত হইল যে এটা দুয়ার ক্ষেত্র এটা একটা দুয়ার ক্ষেত্র যেমন দুয়ার ক্ষেত্র নামাজের মধ্যে আরো দুটো আছে প্রসিদ্ধ একটা হচ্ছে সেজদা আর একটা হচ্ছে আত্মাহাত এবং দুরুদ পড়ে নেওয়ার সাল্লা ইব্রাহিম পড়ে নেওয়ার পরে সালামের আগে এই দুটো হচ্ছে দোয়ার ক্ষেত্র আর তৃতীয় দোয়ার ক্ষেত্র কোনতের জায়গায় বেতরের কোনতে আর যদি বালা মুসিবত হয় তাহলে রুকু থেকে উঠে অথবা রুকুর আগে এই সময় তো এটা হচ্ছে মজে দুয়া দুয়ার জায়গা ওয়ালাম ইহাদ্দের হাজার দোয়া বেহাদ্দিন ইয়ানহা আনি জিয়াদাত আর নবিসাল্লাম নিষেধ করেননি যে এর বেশি দোয়া করা যাবে দোয়ার ক্ষেত্র প্রমাণিত হইল আর দোয়াকে লিমিটেড করেননি নবী করিমসাল্লাম যে এতে সীমিত এর বেশি দোয়া করা যাবে এরকম করেননি ফাল আসলো সুতরাং আসল হচ্ছে যে আন্নাল ইনসান ইয়াদু বেমাশা মানুষ দোয়া করবে যা তার প্রয়োজন যা তার প্রয়োজন মানুষ দোয়া করবে ওয়ালাকিন বাদাল মহাফাজাতে মাওয়ারা তবে একটা শর্ত নবী করিমসাল্লাম থেকে যা প্রমাণিত সেটা পড়ার পর তাহলে আগে আপনি আল্লাহ মাহাদিন সীমান হাদায়ত পড়ে নেন আল্লাহ মাহিনুকে পড়বেন পড়ে নেন এগুলো পড়ে নিয়ে তখন আপনি দোয়া করেন এখন দোয়ার ক্ষেত্রে আর একটি বিষয় মনে রাখবেন যে জামে দোয়া যেগুলি অর্থ বেশি আর শব্দ কম কোরআনে কেরিমের দোয়া অথবা রসুল্লাহামের হাদিসের দোয়া দোয়ায় মাসুর যদি হয় তো আরো ভালো অল্প কথায় অনেক কিছু চাইলেন এইরকম অর্থপূর্ণ দোয়া করা ভালো যেটা ওলামারা সাথে সাথে উল্লেখ করেছেন যেগুলি বর্ণিত হয়েছে সেগুলিকে হেফাজত করতে হবে তার মানে তাহলে প্রথম আপনি বলবেন যেগুলো নবী প্রমাণিত শুরু করবেন আল্লাহ মাহাদান আফিমান হাদাইক আল্লাহ মাহাদান ইফিমান হাদাইক বলে এই জন্য সাহাবাই কেরামদের আমল ছিল আন্নাহমিয়াল কাফারাত তাদের কোনুতে তারা কাফেরদের ওপর লানত করতেন কাফরদের উপর লানত করতেন মা আন্না হাজালাম আল্লাহ নবী নবী সাল্লাম এইভাবে শেখাননি আল্লাহ কাফারাতা এইভাবে নবী সালাম শেখাননি তাহলে বুঝেছিলেন যে এটা দুয়ার জায়গা আর কাফের জালেমদের উপর লানত অভিশাপ করা এটা করা যেতে পারে এই সময় আর তার সাথে সাথে আরেকটি দলিল শুনে এই হাদিসটা যদি ওই হাদিসটার কথা উল্লেখ করেছেন তিনি হাদিস থেকে দেখেন হাদিস আছে যে কি বলছেন হাসান বিন আলী যে রসুল্লাহ সাল্লাম আমাকে শিখিয়েছেন কয়েকটা বাক্য যেগুলি আমি যেন বলি যেগুলি যেন আমি বলি ইসে ফি কনুতুল বিতরে বেতরের কনুতে তাহলে বেতরের কোনোতে যেন এগুলি বলি তার মানে বেতরের কোনো একটা জিনিস তাতে এই দোয়াগুলি যেন বলি তাহলে এই দোয়াতেই শুধু সীমিত নয় ভাষার দিকে লক্ষ্য করবেন যদি এরকম বলতেন যে আমাকে হ্যাঁ কোনতুল ভিতর শিখ আল্লাহ মানি কোনতুল ভিতর আল্লাহ মানি কোনতুল ভিতর আমাকে বেতরের শিখালেন তাহলে বলতেন যে হ্যাঁ, আল্লাহ ইফিমান হাদেন এটাই শুধু এই বলেছেন আমাকে কিছু শব্দ শিখালেন বাক্য শিখালেন যেগুলি যেন আমি বলি ফি কোনতুল ভিতর ফি যেমন আপনি যদি বলেন ফি জারফিয়াতের জন্য বলা হচ্ছে আরবি গ্রামার আমি আমার মানি ব্যাগে টাকা রাখলাম তার মানে এই না যে মানি ব্যাগে শুধু টাকা আছে টাকা ছাড়া কাগজপত্র থাকতে পারে আর অন্য কার্ড ফার্ড একামা এগুলো থাকতে পারে তাই না ওই রকমের বেতরের কোনোতে যেন বললি মানে বেতরের কোনোতে আরো কিছু বলা যেতে পারে তার মধ্যে এগুলি যেন আমি বলি নবী করিম সাল্লাম শিখেছেন এটা শেখ হোসাইম রহমতুল্লাহ সূক্ষ্ম ইস্তিদলাল এর নাম হচ্ছে ইস্তিম্বা আর এর নাম হচ্ছে আল্লামা হওয়া যে হাদিসের আয়াতের কোন অংশ থেকে কোনটা মাসলা ইস্তেমবাদ হইতে পারে কোন মাসলাটা বের করা যেতে পারে ইস্তেখাজ বের করা যেতে পারে এই যোগ্যতা এর নাম হচ্ছে ইস্তিহাদ হাদিস আছে কিন্তু ওখান থেকে যে মশলা বেরোবে এটা আপনার ব্রেনের ধারণা আমার ব্রেনের ধারণা কিন্তু একজন ভালো আলেম যাকে সত্যি আলেম বা আল্লাহ বলতে পারেন তার ব্রেনে সেটা আসছে যে হ্যাঁ এই এই আয়াত বা এই হাদিসের অংশটুকু থেকে এই মশলা ইস্তেমাল করা যেতে পারে সুতরাং তিনি বলছেন যে এর দ্বারা বোঝা গেল যে ওয়ালাকুল ফাইনাল জিয়াদা জিয়াদাত জারিকা আবাসা বিহা এই বেতরের কোনোতে বা কোনোতে নাজাল এর চাইতে বেশি পড়ায় কোনো অসুবিধা নেই ওয়াল ইনসানে দোয়া আর মানুষের জন্য উচিত হবে যে উপযোগী সময় উপযোগী দোয়া করবে নিজের অবস্থা উপযোগী দোয়া করবে আপনার যেমন অবস্থা আছে যেমন কিছু প্রয়োজন তেমন দোয়া করেন আপনার জাতির আপনার দেশবাসীর আপনার এলাকার লোকের বা আপনার পরিবারের যেমন কিছু প্রয়োজন তখন সেই রকম দোয়া করবেন যখন যেরকম অবস্থায় তখন ওই রকম দোয়া করবেন জওয়ামি দোয়া জামে দোয়া করবেন শব্দ অল্প আর অর্থ অনেক বেশি দেখেন দোয়ায় কোন কেমন তার অর্থতে বুঝলেন ইহিমুল মুসলিমিন যেটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন দুনিয়া তাদের দিন দুনিয়ার ক্ষেত্রে মুসলিমেরা খেতে পায় না তাহলে তাদের এই দুর্গত অবস্থা থেকে আল্লাহ পাক যেন মুক্ত করুক সেজন্য দোয়া করতে হবে মুসলিমদের টাকা পয়সার অভাব নেই ধন দৌলতের অভাব নেই তেল পেট্রোলের অভাব নেই কিন্তু নেতৃত্বের অভাব আছে দোয়া করবেন এরকম হ্যাঁ মুসলিমদের মধ্যে যেসব রোগ রয়েছে সেসব রোগ থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করুক এই জন্য দোয়া করবেন সময় উপযোগী দোয়া হইতে হবে এটা হচ্ছে সময়ের দাবি আল্লাহ ফাকরাবুল্লাহ যেন মুসলিম মতের হেফাজত করেন আল্লাহ ফাকরাবুল জালেমদেরকে যেন তাদের জুলুম থেকে দূর করেন আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে উম্মতে মুসলিমকে যেন রক্ষা করেন হ্যাঁ? সময় কি শেষ প্রশ্ন আছে আগে বলছেন প্রশ্ন উত্তর দেবো মাসলা শুরু করলে মাসলা লম্বা আছে আগে হাত রাখবেন না আগে পা রাখবেন নামাজে যদিও মাসলা খুব ছোট কিন্তু ইখতলাফ এবং দলিল যুক্তি তাদের খুব লম্বা আছে এজন্য তাদের সময় লাগবে যদি মনে করেন যে আমি প্রশ্ন উত্তর দেবো তাহলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ প্রশ্ন আছে বেশি নামাজের মশাল বলবেন আলোচনা হয়েছে তাহলে কি সংক্ষেপ করে দেবো চলেন তাহলে আচ্ছা তো এক দুটো হাদিস পড়ি আর তো সংক্ষেপে বলছি তাহলে وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سجد احدكم فلا يبرك كما يبرك البعير وليضع يديه قبل ركبته اخرجه الثلاثه وهو اقوى من حديث وائل بن حجر رايت النبي صلى الله عليه وسلم اذا سجد وضع ركبتيه قبل يديه اخرجه الاربعه আবু থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুর সাল্লাহ সাল্লাম বলেছেন এজা সাজাদ আহাদুকুম তোমাদের কেউ যখন সেজদা করবে ফালা কামায়াবরুকুল কামা তখন যেন না বসে উটের বসার মতো না বসে কার মতো উটের বসার মতো বারাকা একরকম মানে বসা এই জন্য আরবরা যে কাউকে মোবারকবাদ পেশ করার ক্ষেত্রে মবরুক মবরুক বলে মবরুক বলাটা শুদ্ধ ভাষা নয় অর্থের দিক থেকে বলে যদিও আঞ্চলিক ভাষা তাদের মাতৃভাষা কিন্তু সূক্ষ্ম আরবি অর্থে কিন্তু ভুল মোবারক বলবেন কাউকে যদি মোবারকবাদ পেশ করতে কি বলবেন মোবারক মাসাল বারাক হ্যাঁ আর মবরুক মানে বারাকা মানে বসা বারাকা মানে বরকত দেওয়া আর ওখান থেকে যদি বলেন সে মফল তারা মোবারক হবে হ্যাঁ বাবে মোফালাত থেকে আর বারাকা এবরুক নাসারে আনসর মবরুক ইসিম মফুল মবরুক মানে হচ্ছে বসিয়ে দেওয়া যাকে বসিয়ে দেওয়া ফালা এবরুক বসবে না তাই না তাহলে মবরুক মানে বসিয়ে দেওয়া মবরুক মানে তোমাকে বসিয়ে দেওয়া হলো বা হুক হোক এটা হচ্ছে শাব্দিক অর্থ যদিও তারা মাতৃভাষার অর্থ নিচ্ছে মোবারকের অর্থই নিচ্ছে মবরুক বলে কিন্তু যথাসাধ্য মাতৃভাষা অর্থের দিক থেকে সূক্ষ্ম নয় ভুল আমরা অ্যাভয়েড করবো বল মোবারক তকলিদ এটা একটা তকলিদ মবরুক বলছে আমরা মবরুক বলে মুবারক মাসা আল্লাহ মুবারক মুবারক বলে কি কারো ছেলে মেয়ে হয়েছে বিয়ে হয়েছে মাসা আল্লাহ মবরুক মবরুক মবরুক না বলে বলে মুবারক বলে জি বাইর যেমন ওট বসে ওই রকম বসবে না ওয়ালিয়াদা তাহলে কেমন করে বসবে হ্যাঁ বলছেন ওয়ালিয়াদা হে যেন দুই হাত রাখে কাবলা রুক বাতাই হে দুই হাঁটুর আগে দুই হাঁটুর পূর্বে তাহলে আগে কি রাখবে দুই হাত রাখবে এই হলো হাদিস আর পরে কি রাখবে দুই হাঁটু আখরাজাহুসালাস এই হাদিসটি তিনজন ইমাম সংকলন করেছে তিনজন ইমাম বলতে জানা হয়েছে কাকে হ্যাঁ না ভুল হ্যাঁ ঠিক করে বলেন মানে আছে হ্যাঁ না না না না কে বলবেন আবু হ্যাঁ হ্যাঁ, দেখেন আবু দাউদ হাদিস নম্বর চৌরাশি তিরমিজি হাদিস নম্বর দুশো উনসত্তর নাসাইতে এক হাজার একানব্বই হাদিস বলছেন হাফিজ ইবিন হাজার রহমতুল্লাহ আলী যে ওয়াহু আকুয়া মিন হাদিস ওয়াইল ইবিন এই হাদিসটি ওয়াইল ইবিন হুজের হাদিসের তুলনায় অধিক শক্তিশালী বেশি বলিষ্ঠ আবু হর হাদিস কি বলে যে আগে শেষদায় যখন যাবেন কি করতে হবে নামাজে হাত রাখতে হবে ওয়াইলিবিন হাজির হাদিসে কি আছে বলছেন তার চাইতে বেশি শক্তিশালী আবু হের হাদিস রয়েছে তিনি বলছেন সাল্লামকে দেখলাম করলেন যখন ওয়াদা দুই হাতের আগে দুই হাঁটু রাখলেন দুই হাঁটু রাখলেন দুই হাতের পূর্বে আফরাজহুল আরবা এই হাদিসটি চারজন এমাম নকল করেছেন চারজন এমাম মানে আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন ইবিন হ্যাঁ কেন বেশি শক্তিশালী বলছেন যে আবু হরের হাদিসের আর একটি সমর্থক হাদিস আছে শাহেদ মানে সাক্ষী কারণ প্রথম হাদিসটি আবহাওয়ার হাদিস যে ওই হাদিসের শাহেদ মানে সমর্থক আছে মিন হাদিসে ইবিনে উমার আবদুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ তালানহমা থেকে যে হাদিসটিকে ইবিনে খুজাইমা নকল করেছেন সহিব সাহা খুজাইমা আর ইমাম বুখারি উল্লেখ করেছেন তার কিতাবে কিন্তু হাদিসটা বিনা সনদে মোয়াল্লাক আর মৌকুফ মানে আবদুল্লাহ বিন উমার থেকে বর্ণিত নবিসাম পর্যন্ত পৌঁছানো হয়নি হাদিসটি সমর্থক তো পাওয়া গেল না সমর্থন পাওয়া গেল এখন কি করেন আপনারা বা কি করবেন জায়েজ দুটোই জায়েজ দুটো এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না যদিও কেউ হয়তো উত্তম অনুত্তম বা কেউ নাজাইজও বলতে পারে কিন্তু এই নিয়ে বাড়াবাড়ি করবেন না কারণ হাদিস দুই দিকে আছে একটা সমন্বয় করেছে যেমন বলেছেন যে আবু হরের হাদিস তার সমর্থক হাদিস আবদুল্লাহ বিন উমার ওই মর্মে দুটি হাদিস সুতরাং ওইটা বেশি শক্তিশালী শক্তিশালীর উপর আমল করবো ইবনে হাজার হাদিস হাঁটু রাখার হাদিস ওর চাইতে তুলনামূলক হ্যাঁ, হ্যাঁ দুর্বল বা নিচে সেজন্য সেই হাদিস আমল করব না তাহলে এটা দুই দুই রকম পরস্পর বিরোধী হাদিসের মধ্যে তারজি দেওয়া হলো প্রাধান্য দেওয়া হলো অধিক শক্তিশালী হাদিস আর আর একটা সমন্বয় হচ্ছে যে উত্তম অনুত্তমের ইখতলাফ শুধু উত্তম হচ্ছে হাত রাখা আর যদি কেউ হাঁটু রাখে তাহলে জায়েজ কারণ ওয়াইলিবিন হজের হাদিসে রয়েছে তিনি নবী করিমকে দেখেছেন এখানে হ্যাঁ। শেখ মিনবাদ রহমতুল্লাহ আলাই ফতুয়া হচ্ছে যে উনি বলেছেন যে ওনার ফতুয়াটা একটু হালকা যে যেটা সুবিধা হয় আপনার যদি সুবিধা হয় আপনার জন্য হাত হাত রাখা তাহলে হাত রাখবেন বুড়া মানুষ যারা বয়স্ক মানুষ বা মোটা মানুষ তাদের জন্য হাত রাখাটা সুবিধা পা রাখা কষ্টকর আর যদি সুবিধা হয় আপনার হাঁটু রাখা তাহলে হাঁটু রাখবেন তাহলে উনি বুঝাতে চাইছেন যে বয়স্ক মানুষ যারা তাদের জন্য হাত রাখাটাই অসুবিধা নেই দুটোকে এক কথা জায়জ করেছেন পক্ষান্তরে আল্লাহ নাসরুদ্দিন আলবান রহমতুল্লাহ তিনি খুব জোর দিয়েছেন যে না আবু হরি আল্লাহ হাদিসে যে রয়েছে ওই ওইভাবে আমল করতে হবে যে আগে হাত রাখতে হবে আর পরে হাঁটু উটের মতো বসা নিষেধ করা হয়েছে সুতরাং এইভাবে বসবে না নিষেধ তাহলে যারা কোরআন সন্ন্যার গবেষক অলামা বর্তমান যুগে বা এই মানে গত পঁচিশ পঞ্চাশ বছরের মধ্যে তাদের মধ্যে আল্লাহ নাসুদ আলমান রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে হাত রাখতে হবে আগে হাঁটু রাখা যাবে না হাঁটু রাখলে উঠের মতো বসা হবে যেটা নিষেধ করা হয়েছে পক্ষান্তরে যদি দেখা যায় যে আর একজন কোরআন সন্ন্যার আলেম গবেষক আলেম মহাদ্দিস সালাফি কোরআন সন্ন্যান অনুসারী তারা কোন মজহাবের অন্ধত্ব তকলিদ করতেন না অনুকরণ করতেন না আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল আলম যদি কোরআন সন্ন্যান অনুসারের নাম অনুসরণের নাম আহলেদিস হওয়া হয় আর এটা হচ্ছে ঠিক যারা আকিদা এবাদত আমলে আখলাক কোরআন সোনার অনুসরণ করবে তারাই আহলুল হাদিস কোরআন সোনার অনুসরণ হাদিস মানে কোরআন হাদিস হাদিস কোরআনকে বলা হয় হাদিসকে বলা হয় তাহলে একদিকে দেখা যাচ্ছে যে আল্লাহ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই আহলে হাদিসদের বড় একজন ইমাম হ্যাঁ মহাদিস তিনি বলছেন আগে হাত রাখতে হবে আরেকদিকে যদি দেখেন আল্লাহ ইবরুল কাইম রহমতুল্লাহ আলীকে তার ব্যাখ্যা হচ্ছে এই মর্মে যে আগে হাঁটু রাখতে হবে আর পরে হাত রাখতে হবে তিনি এবং তার মতো যারা যেমন হানাবেলা হাম্বেলিরা এরকমই হানাফিরা তারা বলছেন যে দেহের যুক্তি তারা পেশ করছেন যুক্তি হচ্ছে যে আগে নিচের দিক থেকে নামতে শুরু হোক হ্যাঁ কয়টা জিনিস নামের শেষ দায় গেলে হ্যাঁ তিনটা জিনিস নামে হ্যাঁ তিনটা জিনিস নামে একটা হচ্ছে হাঁটু নিচের দিক থেকে নামা শুরু হবে আগে নামক হাঁটু আরে পা তো আছেই পাতো মাটিতেই আছে ও তার নামে না নামছে প্রথম হাঁটু আর তারপরে নামবে কি হ্যাঁ দুই নম্বরে আর তারপরে নামবে মাথা সেজদা জি তো বলছে এইভাবে নামো তাহলে এই দিক থেকে যদি আগে হাঁটু রাখেন তাহলে নামার সিরিয়ালটা ঠিক থাকবে হাঁটু নামছে তারপরে হাত তারপরে মাথা নামলো তারা এভাবে বলছেন যুক্তি মূল্য রাখে না যদি হাদিস না থাকতো তাহলে কিন্তু তারা ওয়াইবিন হুজের হাদিস পেশ করে এইভাবে তারা ব্যাখ্যা করেছেন এমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বা যারা হাঁটু রাখছেন তারা আবহাওয়ার হাদিসের কি জবাব দেবেন তারা বলছেন যে উটের মতো বসতে নিষেধ করা হয়েছে আর পরে যে ব্যাখ্যাটা ওয়ালিয়াদা ইয়াদাই হে কাবলা রুক বাতাই হে এটা বর্ণনাকারীর বুঝার ভ্রম হয়ে গেছে তিনি ভ্রমের দাবি করেছেন কিন্তু ভ্রম হয়েছে কিনা আল্লাহ আল্লাহ নিশ্চিত হওয়া বড় মুশকিল উনি ব্যাখ্যা বলছেন যে পরস্পর বিরোধী উটের মতো বসিয়ে না আর হাত রাখো কেমন কথা হলো দুটোতে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে সেজন্য উনি বলছেন যে ওটার মতো বসিও না এটা নবীর কথা সাল্লাহাম আর ওয়ালিয়াদা ইয়াদাই রুকবাতাই হে নিজের হাত যেন রাখে হাঁটু রাখার পূর্বে এটা ব্যক্তিগত সাহাবি বর্ণনাকারীর ভ্রম তার ভ্রম হয়েছে তিনি ভ্রমের দাবি করেছেন তাহলে উঁট কেমন করে বসে এখন দেখতে হয় ইবনুল কাইমের মতে রহমতুল্লাহ আলাই উঁট বসে উঁড় বসে কেমন করে আগে সামনের হাঁটুর কথা বলতে হবে না সামনের পা রাখে না পিছনের পা সামনের পা রাখে উঠ সামনের পা রাখে সুতরাং তোমরা উঁটের মতো বসিয়ে না মানে তোমরা হাত রাখিয়ে না কে বুঝলেন এমাম ইবিন রহমতুল্লাহ আলাই হামবেলিরা হানাফিরা এইভাবে বুঝলেন বুঝলেন আচ্ছা পক্ষান্তরে এই হাদিসকে আল্লামা নাসরুদ্দিন আলবানী মহাদিসেনে কেরাম আহলেদিস ওলামা এমাম সাফেই হ্যাঁ তারা কিভাবে বুঝেছেন তাদের ব্যাখ্যাটা শুনে তারা বলছেন যে নবী করিম সাল্লাম উঠের মতো বসতে নিষেধ করেছেন এটা ঠিক তাই না আর নবীলামের এই কথা ওয়ালিয়াদে কাবলা রুকবাতে এটা সাহাবির ভ্রম নয় বর্ণনাকারী ভ্রম নয় বরং এটা নবীর কথা কেমন করে তারা বলছেন যে হাঁটু কোথায় এটা খোঁজ করতে হবে উটের হাঁটু সামনের পায়ে উটের হাঁটু হাঁটু কারবিতে রুকবা বলে আর আরবরা যারা উঁট পুষে উঁট হচ্ছে তাদের প্রধান পশু তারা রুকবা বলে সামনের পায়ে যে আছে উঁটের এটাকে রুকবা বলে তাহলে উঁটের মতো বসিয়ন আর মানুষের রুকবা কোথায় আছে হাঁটু কোথায় আছে পায়ে আছে তো উঁটের মতো বসিও না মানে উঁটের মতো বসিও না মানে হাঁটু রাখিও না হাঁটু রাখিও না তাহলে কি রাখো হাত রাখো বুঝতে পারলেন এবারে এ হলো ব্যাখ্যা যাও বুঝালাম সুতরাং প্রত্যেকের আপন আপন দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা দুই পক্ষের আমি বুঝিয়ে দিলাম এখন আমি ব্যক্তিগত ক্ষেত্রে যেটাকে পছন্দ করি সেটা হচ্ছে যে হাদিসের ভ্রমের দাবি না করি কাইমের মতো আর বেশি সহি হাদিস হচ্ছে হাত রাখার হাত রাখি কিন্তু কখনো কখনো ব্যতিক্রম করি ইচ্ছা করেও কখনো করি যে যদি ওইটাও সন্ন্যত হয়তো আমল হয়ে গেল আবার কখনো কখনো হয়তো শারীরিক দিক থেকে সুবিধা মনে করলাম রাখলাম তো রাখার বিষয়টি এখানে রয়েছে উঠার উঠার ক্ষেত্রে ইখতলাফ আছে নামার ক্ষেত্রে যেমন ইখতলাফ আছে উঠার সময় ইখতলাফ আছে উঠার ক্ষেত্রে হ্যাঁ, কি করতে হবে একদল করে কি হ্যাঁ হাতে ভর দি গেল আগে হাত যারা বলছে আগে হাত দিতে হবে তারা পরে কিন্তু হাত উঠায় তাই না হাতে ভর দিয়ে উঠে এবং সাফেই আহলেদি সলামারা মহাদেশনিকার অধিকাংশ তারা বলছেন যে হাত পরে উঠাবে পক্ষান্তরে যারা বলছেন যে আগে হাঁটু যাবে হাঁটু আগে গেল তারা উঠে তখন কেমন করে উঠে হ্যাঁ আগে হাঁটু উঠে উল্টা করে দেবে হ্যাঁ আগে হাত উঠে না হাত উঠে নিয়ে হাত উঠিয়ে নিয়ে হাঁটু উঠায় দেখান কেউ দেখান দেখেন হম আগে আপনি এটা দেখান এম সাফেই বা মহাদিস জানার বলছেন আহলেদুসাল্লামার যেটা বলছেন সেটা দেখান হ্যাঁ আগে হাত নামাইলো ঠিক আছে না উঠেন হ্যাঁ হাঁটু আগে উঠেছে হাত পরে উঠেছে ঠিক আছে হামবেলি বা হানাফিরা যেভাবে করে আগে হাঁটু গেল জি ওঠার ক্ষেত্রে আগে হাত উঠে হাত উঠে আগে রানের উপর রেখে নিচ্ছে ওরা তো জালসা ইস্তেরাহাত করে না ধাই করে উঠে তো জালসা ইস্তেহাত করে না সেজন্য রানের উপর আগে হাত রেখে নিয়ে রান পরে উঠছে বুঝলেন এই ক্ষেত্রে হাতে ভর দিয়ে উঠা যদিও সামনে হাদিস গুলো আসেনি সেজন্য হাদিস পেশ করছি না এখানে হাতে হাত পরে উঠাবেন যাবেন আগে হাত উত্তম এটা আর উঠার ক্ষেত্রে হাত পরে উঠবে হাত আগে যাবে হাত পরে উঠবে আল্লাহ আলম তবে এইসব মাসলাকে ঝগড়ার ইস্যু বানাবেন তর্ক বিতর্কের বিষয়বস্তু বানাবেন না যদি কেউ আপনার বিপরীত আমল করে পাশে অসুবিধা নেই হ্যাঁ কারণ তাদের দলিল আছে দৃষ্টিভঙ্গি বুঝার পার্থক্য হতে পারে যে এটা বেশি উত্তম ওটা কম এই পার্থক্য সুতরাং এসব ক্ষেত্রে কেউ কাউ এমাম শাহি মালিক আহমদ ইমাম আবু হানিফা চার ইমাম ছাড়া ছিলেন ইমাম আউজাই তার অনেক অনুসারী ছিল হ্যাঁ আর এমাম দাউদ জাহেরি জি হ্যাঁ সুফিয়ান সৌরী জি আবু সৌর তো এরকম অনেক আইনমাইকরাম ছিলেন যাদের অনেক ভক্তরা ছিল ছাত্ররা ছিল এবং তাদের অনেক লোক তৈরি হয়েছিল যেমন আজকাল অনেকে আলবানির অন্ধভক্ত তৈরি হয়েছে আলবানির ফতুয়া যেখানে দুর্বল আছে রহমতুল্লাহ আলাই সেখানেও মোকাল্লেম দেখা গেছে আলবানির ফতুয়াতে দুর্বলতা আছে আলবানির বিপরীত ফতুয়া যে সেখানে বাজের ফতুয়া সেখানে ওসাইমিনের ফতুয়া সেটা বেশি সহি কিন্তু না আমি মানে পাক্কা মোকাল্লেম আবার এর বিপরীত কেউ আছে শেখ বিন বাজের মোকাল্লেদ কিন্তু এইসব আইমা কেরামের নামে ইনশাআল্লাহ তালা আর মজাব কায়েম হবে না কারণ দুনিয়া শেষ হতে যাচ্ছে আর যে মজাবের এই ভাঙন উম্মতে মুসলিমায় ধরেছে এই ভাঙনই বড় ভাঙন হয়ে গেছে আল্লাহ না করে আর এরকম ভাঙন ধরে জি আর না এরকম গোড়ামি পয়দা হয় জি কোরআন এবং হাদিসের সবসময় অনুসরণ করতে হবে এটা আমাদের মনে রাখতে হবে এমাম আউজাই কি বলছেন শুনেন আদরাতুন নাসা ইয়াদাউনা আইদিয়াহুম কাবলা রুকাবিহিম আমি বহু লোককে পেয়েছি মানে তার ওস্তাদের জামানার তাহলে সেই জামানার ছিল তাবা তাবাইনদের জামানা তার ওস্তাদের জামানা মানে তাবা তাবাইনদের জামানা সেই জামানার লোকদেরকে পেয়েছি যে তাদের হাঁটুর পূর্বে তারা নিজের হাত রাখত তার হাঁটুর পূর্বে কি রাখত হাত রাখত তাহলে এমাম আউজাইরও মত হচ্ছে যে আগে হাত রাখাটাই মুস্তাফ আল্লাহ আলম এখানে এখানে শেষ করে দিই কারণ তারপরে বিষয় অন্য শুরু হচ্ছে এই মর্মে অলমা এখন যতটা ইফতলাপ করেছেন আমি সংক্ষেপে পুরোটাই বলে দিয়েছি আর দলিল ওই তিনটি হাদিস এক পক্ষে দুটি হাদিস রয়েছে আর এক পক্ষে একটি হাদিস রয়েছে এই বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে তাই ভাষ্যকার ওই বিষয়টি উল্লেখ করেছেন যে লাদাইনা সালাসাত হাদিস কিসিফাতিল হাওয়া এলা সুজুদ সেজদাই যাওয়ার ক্ষেত্রে আমাদের কাছে তিনটি হাদিস রয়েছে হাদিস আবু হরের আবু হরের হাদিস গেলে বাইর মতো বসবে না ইয়াদে কাবলা রুকবাতাই হে আর হাঁটুর পূর্বে যেন নিজ হাত রাখে মরফু হাদিস আর ওমার থেকে মৌকুফ মোয়াল্লা হাদিস বোখারিত রয়েছে নাফে বলছেন কানা ইবনে ওমার আবদুল্লাহ বিন উমার কি করতেন ইয়াদাও ইয়াদেই কাবলা রুকবাতেই হাঁটুর পূর্বে দুই হাত রাখতেন হাঁটুর পূর্বে দুই হাত রাখতেন আর ওয়াইল ইবিন হুজার হাদিস এর বিপরীত হাদিস এজা সাজাদা যখন নবী সাল্লাম সেজদা করতেন ওয়াজা রুকবাতেই কাবলা ইয়াদেহি দুই হাতের আগে দুই হাঁটু রাখতেন এই হাদিসটি বিপরীত দিকে রয়েছে তিনটি টোটালি মর্মে হাদিস আর ইনশা আল্লাহ তালা উত্তম হচ্ছে আগে হাত রাখা পরে হাঁটু রাখা তবে এর বিপরীত কেউ যদি করে তো না বাধা দেবেন না আপত্তি করবেন আর না তর্ক বিতর্কে জড়াতে যাবেন আর এর বিপরীত কেউ যদি করে তাতেও আপনারা বা অন্যরাও অন্যের উপর আপত্তি করবেন না কারণ হাদিস দেখলেন যে সামনে আছে আর হাদিস জয়ীফ নাই আশা করি সবগুলি সহি একটা হয়তো বেশি সহি আর একটা তার চাইতে তুলনামূলক একটু কম কিন্তু হাদিস সবগুলি গ্রহণযোগ্য আল্লাহ ফখরবুল আলম যেন কোরআন হাদিস মোতাবেক আমাদের চলার তৌফিক দান করেন নবী করিম সাল ইসলামের সালাত আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেন হক পর্যন্ত সত্য পর্যন্ত আমাদেরকে পৌঁছার জন্য আল্লাহ ফখরবুল আলম তৌফিক দান করেন আর ভুল ভ্রান্তি আল্লাহ পাক যেন আমাদের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 চলার জন্য তৌফিক দান করেন আল্লাহাক সবাইকে যেন হৃদায়ত দান করেন আর জালেমের জুলমকে যেন আল্লাহাক রব্বুল আলমিন দূর করেন আর মজলুমদেরকে আল্লাহাক রব্বুল আলম যেন সাহায্য করেন সুহান রব্বিকা রব্বিল ইজাতামসিফুন সালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলম পড়ে পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ। সিঁড়িতে রিয়াল পাওয়া গেছে যদি আপনাদের কারো হয়তো নিয়ে যেতে পারে এই পাঁচ রিয়াল আর এক রিয়াল আছে বলে দিলাম যদিও বলে দেওয়া সন্ন্যতের খেলাফ বলতে হবে যে পাওয়া গেছে পরিমাণ বলে নিয়ে যাবেন এটা তরিকা বুঝলেন না কিন্তু টাকা যেহেতু অল্প এই জন্য বলে দিলাম কেউ পাঁচ টাকা ইমান বিক্রি করবেন না আশা করি কিন্তু পাঁচশো রিয়াল থাকলে গোলমাল ছিল হ্যাঁ পাঁচশো রিয়াল থাকলে গোলমাল ছিল আল্লাহ পাক যেন আমাদের ইমান মজবুত করে বুঝলেন দোয়াই কোনদ বাংলায় করা যাবে কিনা না দোয়াই কোনদ বাংলায় করা যাবে না যে দোয়াটা সুন্নতি দোয়া আল্লাহ মাহাদিন ইফিমান হাদাই আল্লাহ মাইনাস্তাইনুক এগুলো বাংলায় করা যাবে না যেগুলি মাসুরা দোয়া সেগুলি পড়ে নিতে হবে আর তারপরে যদি আপনার দোয়ার প্রয়োজন হয় আর এটা দোয়ার ক্ষেত্র আর আপনার দোয়া মুখস্থ নেই আরবি জানা নেই সুতরাং সেখানে আপনি মনে মনে আপনার নিজের ভাষায় দোয়া করেন কারণ বাংলায় যদি উচ্চস্বরে আপনি দোয়া করেন তাহলে অন্যরা হ্যাঁ, বিভ্রান্ত হবে অনেকে অনেকে আছে যে আপনার এই ফতুয়ার বিরোধী সুতরাং এরকম কাজ করবেন না যাতে ঝামেলা হয় তর্কে জড়ানো অথবা মানুষের সাথে মনোমালিন্য হয় ইফতলাফ হয় ব্যক্তিগত জীবনে আপনি বেতনের কুনুত করছেন একা একা বা আল্লাহ কাছে দোয়া করতে চাইছেন আর আপনি সন্ন্যতি কুনুতটা পড়ে নিলেন আল্লাহ মাদানা ফিমান হাদায়ত পড়ে নিলেন তারপরে নিজের ভাষায় দোয়া করেন আশা করি অসুবিধা হবে না হ্যাঁ দোয়া করার পরে হাত মুখে ফিরানো এই হাদিস আবু রয়েছে হাদিসের সনদ জয়ীফ হাদিসের সনদ জয়ীফ সুতরাং এই বেতরে হোক অথবা অন্য কোথা হোক দোয়া করে হাতটা এমনিতেই ছেড়ে দেবেন এটাই হচ্ছে ঠিক এটা হচ্ছে ঠিক আপনাদেরকে একটা জিনিস আমি এখানে শুনিয়ে দিই কথাটা ছুটে গেছে তাহলে আমাদের ভাই যে রেকর্ড করছেন উনি ওটা ওতে অ্যাড করে দিতে পারবেন কিছু কিছু আলেমরা বলেছেন ওই জয়ীফ হাদিসের ভিত্তিতে ইয়ামবাগি আইয়াম সাহা বাদাল ফারাগমিন হোক কোনতের দোয়া করার পরে চেহারায় হাত ফিরাবেন কিছু আলেমদের ফতুয়া এটা কালা শেখ কিন্তু এই মর্মে যে হাদিসগুলি এসেছে সেগুলি দলিল হিসাবে সাব্যস্ত হয় না মানে কোনো একটিও সহি হাদিস নাই তাহলে হাত উঠিয়ে দোয়া করা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু তারপরে হাত মুখে ফিরানো এই মর্মে যে হাদিসগুলি রয়েছে একটিও সহি নয় জয়ীফ হাদিস সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যখন সাব্যস্ত হলো না হাত বুলানো চেহারাতে হাত না বলিয়ে এমনিতে হাতটা নামিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ তাহলে এটাই বেশি ঠিক হবে সব দলে সব মজহাবের অনুসারীদের মধ্যে কিছু লোক আছে মূর্খ লোক আছে যারা আসল মাসলাই জানে না এজন্য তারা ওইরকম ভুল করে থাকে যে সেটা দলিল নাই দলিল হচ্ছে যে তাদের মাসলা কি এবং তাদের অলমাদের আমল কি তাদের জ্ঞানীদের তাদের শিক্ষিত লোকদের আমল কি সেটা দেখার বিষয় রয়েছে কোনো মহিলাকে দিন ছিল তারা আবাদ কি করার জন্য কোন পুরুষ যদি অপর মহিলাকে দিন শিখার জন্য আহ্বান করে দিন শিখাবে কোন মাধ্যম দিয়ে মানে ধর ইন্টারনেটের মাধ্যমে অথবা যে কোনো ভাবে আড়াল পর্দার আড়াল থেকে নাকি সামনে এটা প্রশ্ন হইতে হবে পর্দার আড়াল থেকে যদি হয় আর ফেতনা মুক্ত থাকে পর্দার আড়াল থেকে ইন্টারনেটের মাধ্যমে হ্যাঁ দিন শিখাচ্ছে পর্দার আড়ালে মহিলারা বসে থাকে আমাদের আলোচনাতে দিন শিখছে না শিখছে না তাহলে যায় শুধু নয় বরং সন্ন্যাত বরং অনেক ক্ষেত্রে ওই মহিলাদের জন্য শিখা যে ফরজ পুরুষ মহিলাদের কাছ থেকে হয়তো এই এই বিষয়গুলি শিখতে পারবে না এইভাবে তার দিন শিখা অনেক ক্ষেত্রে ফরজ ফরজ জিনিসগুলি শিখা ফরজ আর যদি সামনে বসি হয় যতই বড় আল্লাহর ওলি হোক না কেন যতই বড় আল্লাহর ওলি হোক না কেন সামনে বসে কোন মহিলাকে চেহারা করলে শিখানো যায় না আরাম চেহারা খুলে সামনে বসে শিখবে হারাম হ্যাঁ যদি বোরকা পরে থাকে অথবা পর্দা দেওয়া থাকে সামনে আড়ালে বোরখা পরে আছে বোরখা পরে বসে আছে আর যদি পড়ায় আর ফেতনা মুক্ত থাকে তাহলে জায়জ বলা যেতে পারে ফেতনা মুক্ত অন্তর ফেতনা যেন মুক্ত থাকে আর এমনিও যেন কথা কাজে যেন ফেতনা মুক্ত থাকে আজকাল স্কুল কলেজে যেসব প্রফেসররা পড়ায় স্কুল মাধ্যমিক স্কুলের কথা বলছি কারণ মাধ্যমিক হাই স্কুলে আমার বেশ কিছু বন্ধু বান্ধবরা আছে যারা পড়ায় বিভিন্ন সাবজেক্ট তো ছাত্রীদের সাথে ছাত্রীরা পনেরো বছর ষোলো বছরের আঠারো বছরের ছাত্রী তাদের সাথে রসিকতা করে তাদের সাথে মজাক করে বেয়াদব গুলো এই তো বেয়াদব শিক্ষক তাহলে তো ফিতনা অবশ্যই ফিতনা কথার ফিতনা কথার জেনা চোখের জেনা সুতরাং এইরকম পড়ানো যায় নয় জি দিন শেখানো মাদ্রাসাতেও জি মাদ্রাসাতেও কারণ মাদ্রাসাতে যারা পড়াচ্ছে ওরা তো ফেরিস্তা নাই ওরা তো মানুষ হ্যাঁ শুধু না মজাক করে হ্যাঁ কেমন জামাই নিবি হ্যাঁ এগুলো কথা আলোচনা করে মাদ্রাসার মৌলবীরা তারও মজাকে এরা এরা যদি খারাপ হয় তো আবার মাস্টার চেটো খারাপ মাদ্রাসার শিক্ষক পুরুষ যদি আবার খারাপ চরিত্রের হয় তো মাস্টার চেটো খারাপ হ্যাঁ হ্যাঁ ব্যাংকের সুদের টাকা কি করবেন মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন নেকির জন্য না হারাম পয়সাতে নেকি হয় না সুতরাং ব্যাংকে যদি আপনার ডিপোজিট থেকে থাকে পয়সাটা উঠিয়ে নিয়ে মুক্ত হওয়ার জন্য একেবারে অভাবী দরিদ্রদেরকে অথবা দিন ইসলামের খেদমতে দাওয়াতের কাজে ইসলাম প্রচারের কাজে বিভিন্ন জায়গায় খরচ করে দিবেন দুনিয়ার স্বার্থ যেন না থাকে আপনজনকে দেওয়া ব্যাংকের সুদের টাকা উঠিয়ে ও আমার ভাইটা তো একটু গরিব তার ছেলে মেয়েকে পড়াইতে পারে না অথচ সে সচ্ছল মোটামুটি চলে যাচ্ছে কিন্তু একটু আরো ভালো করে একটু খাওয়াবে এই জন্য দিয়ে দিল ভাইকে বোনকে দিয়ে দিল অথচ সংসার চলছে তার সুন্দর চলছে হ্যাঁ একেবারে চলছে না অসহায় অথবা চিকিৎসায় পড়েছে চিকিৎসা করাতে পারছে না হ্যাঁ অপারেশন হবে পারছে না সেটা আলাদা কথা একটা গরিব গ্রামের গরিব বাড়ি গরিবের বাড়িতে কাপড় নেই পরার শীতের বস্ত্র নেই বাথরুম নেই টিবল নেই আর আপনার ভাইকে আপনি ফ্রিজের জন্য আর না স্কুলে ফিস দিয়ে প্রাইভেট স্কুলে পড়াবে সেই জন্য সুদের টাকা দিচ্ছেন অথবা জাকাতের টাকা দিচ্ছেন নয় নয় যে লোক আপনার ভাই নয় আত্মীয় নয় যার বাড়িতে আরো জরুরি কাজ আছে ওকে দিতে হবে ইন্স্যুরেন্স যাইজ নয় যদি বাধ্য না করা হয় তো ইন্স্যুরেন্স জায়জ না ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা বিমা মানে জুয়া বুঝা বুঝছেন ইন্স্যুরেন্স মানে জুয়া জুয়া নয় আপনার এক বছরের ইন্স্যুরেন্স করলেন তাতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো পঞ্চাশ হাজার টাকাও পেয়ে গেলেন আবার যদি অ্যাক্সিডেন্ট না হয় এক পয়সা পেলেন না দশ বছর থেকে বারো বছর থেকে কত না আমার চোদ্দ বছর থেকে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স চোদ্দ বছর থেকে ড্রাইভিং লাইসেন্স আর প্রায় বারো বছর থেকে চলছে কিন্তু এক পয়সা লাভ হলো না এটা আরো একই হয়ে গেছে পয়সায় হারাম আছে এই পয়সায় হারাম আর আসলে খরচ হয়ে যায় আসলে এই লাস্টে এই বছরে এসছে তো ওর চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে যতটা এসছে তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে যাতে আমাকে পয়সা ভরতে হয়েছে বা অতটাও কমপক্ষে অত অতটা এক পয়সা থাকে না তাতে বোঝা যাচ্ছে যে ইন্স্যুরেন্স ঠিক আছে যেখানে বাধ্য করা হচ্ছে করেন আপনি কারণ আপনার ওই জেলে যাওয়ার চাইতে কাস্টডিতে যাওয়ার চাইতে আর সমস্যায় পড়ার চাইতে ভালো আপনি ইন্স্যুরেন্সটা করেন আর ইন্স্যুরেন্স না করলে আপনার তো গাড়িও নামে থাকছে না চলতে চালাতে পারছেন না ইন্স্যুরেন্স করেন যেখানে হুকুম করা হচ্ছে করেন শুধু আর যেখানে আপনাকে বাধ্য করা হয়নি মোটেই করবেন না আপনার একামা একামার জন্য আপনাকে স্বাস্থ্য করতে হচ্ছে বিমা করতে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করতে হচ্ছে করেন কিন্তু আপনি সব করে না না না আমার ফুল একেবারে যেটা ফার্স্ট পার্টি করবো সেকেন্ড পার্টি থার্ড পার্টি তিন রকম আছে না না ফার্স্ট পার্টি করবো সেকেন্ড পার্টি করবো না করবেন না লাইফ ইন্স্যুরেন্স জাহিজ না হারাম গাড়ি ইন্স্যুরেন্স বাড়ি ইন্স্যুরেন্স জাহিজ না এসব কিচ্ছু জাহিজ না এগুলো জুয়া জুয়া জুয়া খেলা আর ইন্স্যুরেন্স করা এক কোনো পার্থক্য নেই ছোটবেলায় অনেক টাকা পয়সা মেরে খেয়েছেন বলছেন তবা করেন আর বেশি বেশি দান খায়রাত করেন যদি অনুমান জানা থাকে তাহলে ওই টাকাটা দান করে দেন এটা ওই অবস্থায় যদি ওই ব্যক্তিগুলি না জানা থাকে কিন্তু যাদের টাকা পয়সা মেরে খেয়েছেন যদি জানা থাকে তাদের বাড়িতে এনি হাও যেইভাবে হোক পৌঁছে দিতে হবে যদি সরাসরি লজ্জা পান বা তো দুশ্মন হয়ে যাবে আর খারাপ মনে করবে সমাজ আমাকে আমি চুরি করেছিলাম তাদের তাহলে কোন ভালো মানুষের মাধ্যমে পৌঁছে দেন অথবা যেভাবে লুকিয়ে রাত্রে রেখে চলে এসে যে রাত্রে চুরি হয়েছে রাত্রে চলে এসছে আমাদের বাড়িতে হ্যাঁ। যে জিনিসটা চুরি করেছেন ওইটা রেখে দিয়ে চলে এসেছেন আরে মাসা আল্লাহ আমাদেরকে জিন ফেরস্তা দিয়ে চলে গেছে খুশি হয়ে যাবে আলহামদুল্লাহ আপনি ফেরস্তা চরিত্র হয়েছেন তবা করেছেন তাই তো দিয়ে দিয়েছেন যেসব ভাইরা ওই রকম শ্বশুর বাড়ি যৌতুক নিয়েছেন ফিরিয়ে দিয়ে আসেন আমাদের এক ভাই ফিরিয়ে দিয়েছে যে মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছে তরিকুল ইসলাম আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ। আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে অনেক বিদাতপন্থীরা বলে শুরু এরা আকিদা আকিদা করে এই যৌতুক মোটরসাইকেলের দাম কত আছে বাংলাদেশে এক লাখ কাছাকাছি মোটরসাইকেলটা পুরনো হয়েছে ফিরিয়ে দিয়েছে টাকা ঘাটতি পুরনো দিয়েছে বলছে ঘাটতি পুরনো ওটা নিয়ে হয়তো বানিয়েছে জানি না আমি অত বলতে পারবো না ডিটেলস কিন্তু ফিরিয়ে দিয়েছে আশ্চর্য হচ্ছে হারিয়ে কোন জামাই জামাই হইল আজকাল জামাই আরো না নিব আরো নিব আর দিতে এসছে উল্টা ফিরিয়ে দিতে এসছে তো যারা বলে আমাদের সম্পর্কে মিথ্যা ছড়ায় যে এরা শুধু আকিদা আকিদা করে এরা মিথ্যুক আমরা আকিদার ইসলা করি এবাদতের ইসলা করি হালাল হারামের ইসলা করি আখলাক চরিত্র ইসলা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জন্য তৌফিক দান আর এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন টাকনার কাপড় দাড়ি সেটাও তো করছি আর যারা এক শ্রেণীর লোক আছে আবার আমাদের দেশে যারা দাড়ির কথা না না এটা সামান্য ব্যাপার টাকনায় তাদের অধিকাংশ লোকের টাকনা নিচে কাপড় আর বলবে আমরা হচ্ছি কলেজ ইউনিভার্সিটি আর ওরা হচ্ছে প্রাইমারি শুনেছেন কথা ওদের শুনেছেন ওদের আমরা হচ্ছে আমাদের দাওয়াতটা ব্যাপক কারণ আমরা ওই রাষ্ট্রনীতিতে যেতে চাই সেজন্য ওদের দাওয়াতটা নাকি ব্যাপক করি আরে তোমাদের তরিকাটা যে ভুল রাষ্ট্রনীতিতে যাওয়ার সেজন্য তো বালা মুসিবত আর আমাদের যেটা পদ্ধতি মানুষকে সংশোধন করে এই লোকগুলি কেউ বলবে না যারা দিন শিখেছে দিনকে আল্লাহর দিনকে জেনে গেছে যে বাতিলকে সমর্থন করব। চোরের হাত কাটবেন না চোরকে বলবে তোর তিন মাস জেল কখনো সমর্থন করবেন না আপনি করবেন তো এইরকম যদি এইরকম দেশবাসী তৈরি হয়ে যায় তাহলে বলবে যে না সরাও তোমাদের এসব আইন চাই না পশ্চিমে এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করার তরিকা হিন্দু স্কুলে হিন্দু টিচার আছে পড়া যাবে কেন অমুসলিম টিচার কাছে পড়া যাবে যদি ছেলে মেয়ের বিভ্রান্ত হওয়ার গুমরা হওয়ার আশঙ্কা না থাকে যে স্কুলে ক্লাসের সাথে সাথে ও স্লো পয়জনে শিরকুফুরি কথাবার্তা বলে যেমন আমি আমার জীবনে প্রাইমারিতে মাত্র একটা হিন্দু শিক্ষকের কাছে পড়েছি কিন্তু সেও পয়জন ঢুকাবার চেষ্টা করেছে হয়তো বেঁচে আছে এখন যাই না দীর্ঘদিন ধরে কিন্তু পয়জন ঢুকিস কি একদিন আলোচনা তোমাকে বলছে যারে মানুষের কিন্তু পুনর্জন্ম হয় হিন্দুদের আমাদের আখেরাত বাপ মা শিখিয়েছে আখেরাত ছোট ছেলে জানি বা কি দশ এগারো বারো বছর বয়স হয়তো সেই সময় তো জানি বা কি তারপরেও জানি যে আলহামদুলিল্লাহ আমাদের আখেরাত আছে জান্নাত জাহান্নাম আছে হিসাব আছে কিছুটা তো জানা আছে জন্মসূত্রে তো বলছে যে পুনর্জন্ম আছে তোরা যদি ভালো মানুষ হইস ভালো চরিত্রের হইস তো তোরা সুদরের ছেলে চামারের ছেলে ডোমের ছেলে তোরা ব্রাহ্মণ হয়ে জন্মিবি রে আর তোরা যদি ব্রাহ্মণের ছেলে মুখার্জি আর কি বলছে চ্যাটার্জি আর ব্যানার্জিও যদি হইস আর যদি বদমাইশ হইস তোরা রে তোরা যদি লম্পট হইস তো শুদ্র চামার হবি তোরা তোরা চন্ডাল হয়ে জন্মাবি তোরা কুকুর সিঙ্গাল হয়ে জন্মাবি এই শিক্ষা ক্লাসের সাবজেক্ট পড়াইতে এসছে সেই সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই আর আমাদেরকে বলেছে আমার মনে আছে কারণ ছোটকালকার কথা এখনো মনে আছে বুঝতে পারছেন তো এইরকম আশঙ্কা অবশ্যই আছে অমুসলিম বা বিদাতি শিক্ষকেরা শুধু অমুসলিম কেন মাইজ ভান্ডারির কাছে যদি আপনি পড়াইতে দেন ছেলে মেয়েদেরকে বিদাতি পড়াইতে দেন কি শিখে আসছে ও তো শিখে আসছে শিখে আসছে সুতরাং সবসময় দেখবেন যে আপনার ছেলে মেয়ের ওস্তাদটা কেমন আকিদা ঠিক আছে ইসলাম ঠিক আছে নামাজ ঠিক আছে আখলাখ চরিত্র ঠিক আছে তাহলে না ভালো কিছু শিখাবে সবসময় চেষ্টা করবেন আল্লাহ পাকজন তৌফিক একজন মমিন ভাই মুক্তি চাই সাইদি সাহেবের মুক্তির আমরা মুক্তি চাই কি বলে আমরা মুক্তি চাই না আমরা প্রত্যেক মুসলিম ভালো মানুষের মুক্তি চাই জি প্রত্যেক মুসলিম ভালো মানুষের জন্য কল্যাণ চাই আল্লাহ পাক রব্বুল আলম যেন প্রত্যেক মুসলিম সৎকর্মশীল ভালো মানুষের কল্যাণ করেন আর যেসব ভুল ভ্রান্তি আছে আল্লাহ পাক রব্বুল আলম যেন সংশোধনের তৌফিক দান করেন টুপি পরার বিধান এর আগে বলেছি তো সপ্তাহে মনে হয় করতে একটা আলোচনাটা বলি প্রত্যেক সপ্তাহে যদি নিয়ে আসেন টুপি পড়া ফরজ অজেব না সন্ন্যাত না হ্যাঁ বরং এটা হচ্ছে ভালো মুসলিমদের সাজ বলিনি আলোচনা করেছি মুসলিমদের মধ্যে যারা ভালো ভদ্রলোক সম্ভ্রান্ত লোক তারা আমাদের উপমহাদেশে টুপি দিয়ে মাথা ঢাকে আরবদের মধ্যে যারা ভদ্র তারা মাথা ঢেকে চলাফেরা করে মাথা ঢাকে টুপির সাথে এইটা দিয়ে হ্যাঁ আগের যুগে পাগড়িটা বাঁধত এটা এখন বাঁধে না এখন খোলায় রাখে গুতরাবার সেমাগ এই রুমাল এটা দিয়ে এটা হচ্ছে ভদ্রদের পোশাক আর ভদ্রর মধ্যে আবার যদি এটা এইভাবে ঝুলানো থাকে এটা বেশি ভদ্র আবার ওদের মধ্যে ক্যাটাগরি আছে ভদ্রতা এটা বেশি ভদ্র হইল আর যদি এটা উঠানো থাকে তাহলে কম ভদ্র একটু ভদ্র কিন্তু একটু কম ভদ্র বুঝছেন আর এখানে যদি রশিটা থাকে তাহলে এটা হলে একটু হ্যাঁ, হচ্ছে মডার্ন মডার্ন ভদ্র কথা বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে ভদ্রতা আর যদি এই এটা না থাকে টুপি না থাকে খোলা মাথায় কোনো আরবি চলাফেরা করে তাহলে তাকে অভদ্র মনে করা হয় এটাকে হারেমে মরুগত ভদ্রতার খেলাপ মনে করা হয় তাহলে আরবদের মধ্যে যেমন সামাজিকতা আছে যে মাথা ঢাকা আর রুমাল ব্যবহার করে এটা ভদ্রতা তেমনি আমাদের মুসলিম সমাজে ভারত বাংলাদেশে মাথায় টুপিটা ঢাকার ভদ্রতা ব্যাস এটা ফরজনা না অজেব না সুন্নাত না মুস্তাহাবর প্রয়োজন নাই ভালো জিনিস শরীয়তের দিক দিয়ে ভালো না মুসলিম ধার্মিক লোকেরা ভালো মানুষরা এটা ব্যবহার করে সুতরাং ব্যবহার করুন এর বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই আপনি করিয়েন না কোনো অসুবিধা নেই নেকিতে নামাজে কোনো ঘাটতি হবে না এই জন্য গত সপ্তাহে আরো বিস্তারিত বলেছিলাম গত সপ্তাহে না তার আগের সপ্তাহে এটা আলোচনা হয়েছে যে নবীলাম কাঁধের ওপর কাপড়ের কথা বলেছেন যদি টুপির কোন স্থান থাকতো না বলতেন যে দেখো মাথা থেকে ঢাকা শুরু করবে এখান থেকে হ্যাঁ তাই না লাইসা আল্লাহ আতে কাঁধের ওপর থাকতে বলেছেন দলিল বলেছে এই এই হাদিস থেকে আপনি ইস্তেমবাদ করেন এটা হচ্ছে ইস্তেমবাদ শরীয়তের মাসলা বের করা যদি টুপি নামাজের বিশেষ কোন বৈশিষ্ট্য থাকতে যে টুপি থাকলে মানে বেশি স্বভাব হবে তাই সাল বলতেন যে কাঁধটাও ঢাকবে মাথাটাও ঢাকবে মাথা সহ কাঁধটা ঢাকবে আর এইদিকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকবে বলে দিতেন নবী সাল তা তো বলেন নাই না আছে আর যদি কেউ বলে আপনার কোন আলেম বলবেন দলিল আমরা কাঁধেরটা শুনেছি আর এই দিকটা তো সতর লজ্জা স্থান আবৃত করতে হবে আর মাথার একটা হাদিস দেন জি কিন্তু তার মানে এই না যে টুপি নিয়ে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি দুই দিক থেকে বাড়াবাড়ি দুই দিক থেকে আছে কোন দিকের বাড়াবাড়িতে যাবেন না দুটোই ভুল মধ্যপন্থ অবলম্বন করবেন আপনাকে টুপি ভালো লাগে আর ভদ্রতা লাগে তো টুপি ব্যবহার করেন ভালো কথা আর আমরা এটাকে ভালো মনে করি আমি কখনো খালি মাথায় চলাফেরা করি না আমার সাথে বন্ধু অনেক আলেমরাকে দেখি মাঝে মাঝে খালি খালি মাথায় থাকলে এটা আমাকে পছন্দ লাগে না আলেমের জন্য পছন্দ লাগে না কিন্তু একজন চাকরি করে কোম্পানিতে চাকরি তার জন্য আমাকে খারাপ লাগে না আমাদের যে ভাই এখানে টুপি মাথায় দেয় কিছু খারাপ লাগে না কিন্তু একজন আলেমের দিন ভাই একটা ইসলামিক সাজ মোটামুটি আমাদের সমাজে আর এতে মানুষের কথার প্রভাব পড়বে যত মানে আপনি শরীফ ভদ্র হয়ে থাকবেন আপনার কথার একটা তাসির আলাদা হবে সুতরাং আপনি ভালো লেবাসা থাকার চেষ্টা করেন এটা অবশ্যই হওয়া উচিত আমাদের দেশে আহলেদিস আলমদের এই একটা রোগ দেখছি টুপি গিয়া ভাই না এতে আপনার কথার ওজন কমে যাচ্ছে গ্রামে মোটেই টুপি দেবেন গ্রামে মোটেই টুপি মাথায় দেবেন ওই দূরে গিয়ে কোথাও যদি প্রয়োজন হয় তাহলে কেমন কথা হয় টুপি শুধু মসজিদ নাই আর টুপি শুধু দূরে গেছেন তখন নাই গ্রামেও দিবেন যেই লোক দূরে দিতে পারছেন আবার গ্রামে অসুবিধা লজ্জা কেন এইরকম পরিবেশ আমরা তৈরি করে নিয়েছি খারাপ পরিবেশ হাঁটুর ওপরে কাপড় তুলে উজু করে কাপড় যদি নাও থাকে কোনো অসুবিধা নেই গোসল করার সময় কাপড় থাকতে হবে কি জরুরি না তবে ভালো শরীরে কাপড় রেখে গোসল করেন ভালো কিন্তু যদি শরীরে একটু কাপড় না থাকে আর গোসল করেন গোসল শুদ্ধ হবে না হবে না ফরজ গোসল শুদ্ধ হবে ফরজ গোসল ফরজ গোসল যদি শুদ্ধ হয় তো ফরজ উজু কেন শুদ্ধ হবে না গোসলও পবিত্রতা আর উজুও পবিত্রতা বুঝতে পারিস না এবারে এক কথা আবার অন্য ভাষা দিয়ে বলছি পবিত্রতা অর্জনের জন্য উজুর জন্য গোসলের জন্য পোশাক শর্ত নাই বা লজ্জা স্থান আবৃত করা শর্ত নাই লজ্জা স্থান আবৃত করা কিসের শর্ত নামাজের শর্ত আসবে বাবু স্বরূপী সলা নামাজের কন্ডিশন সম্পর্কে নামাজের শর্ত সম্পর্কে অধ্যায় আসবে আমাদের এটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ তারা আসবে জি লজ্জা স্থানে দিকে তাকালে উজু ভেঙে যায় এটা ফতুয়া ওইরকমই যেমন আমাদের সাথে লজ্জা স্থানের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যায় শুনেছেন না শোনেন নাই এই মর্মে জাল হাদিস আসবে জাল একটা মিথ্যা কথা আছে লজ্জা স্থানে দিকে তাকালে দৃষ্টি শক্তি কমে যায় বা হ্রাস পেয়ে যায় জি এগুলি বিদাতি কথা ওই রকমই লজ্জা স্থানে তাকালে উজু নষ্ট হয়ে যাবে এইসব বিদাতি কথা থাক এখান থেকে সাল্লাহ মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই সুবাহানক আল্লাহ আহমদিকা কবরা কবর ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবর যেতে হবে থাকবে না কেউ সাথী থাক